পবিত্র কোরআনে পাখের সুরে আলে ইমরান থেকে উনিশ নম্বর আয়াতখানা আমার আলোচ্য বিষয় হিসাবে এন্তেজামিয়ার পক্ষ থেকে নির্ধারণ করে দেয়া হয়েছে এবং আয়াতের আলোচ্য বিষয় সেটাও শিরোনাম হিসাবে সঙ্গে জুড়ে দেয়া হয়েছে যে আল্লাহর নিকট মনোনীত একমাত্র ধর্ম হল ইসলাম মোহতারাম হাজরিন আল্লাহর নিকট মনোনীত একমাত্র ধর্ম হল ইসলাম এটা পবিত্র কোরআনে পাকের একাধিক আয়াতের দ্বারা সুপ্রমাণিত সুরায় আলে ইমরানের ১৯ নম্বর আয়াতে যেভাবে বলা হয়েছে ইন্নদ্দিন আইন্দাল্লাহিল ইসলাম যে আল্লাহর নিকট ধর্ম হল একমাত্র ইসলাম দিন অর্থ হল জীবন ব্যবস্থা যে ব্যবস্থার উপর মানুষ তার জীবন পরিচালনা করবে ওয়ে পাথওয়ে অফ লাইফ জীবন চলার পথকে দিন বলা হয় আল্লাহর কোরআন বলেছে ইন্নাদ্দিন আইন্দাল্লাহি আল ইসলাম আরবি ভাষার ব্যাকরণগত হিসাবে ব্যাকরণিক হিসাবে আল ইসলাম শব্দকে যখন আল ইসলামের দ্বারা এটাকে নির্দিষ্ট করা হয়েছে তখন এখানে বিশিষ্ট অর্থের তৈরি হয়েছে আর সেখান থেকেই অনুবাদ করা হয় একমাত্র আইন্দাল্লাহি আল ইসলাম অর্থাৎ আল্লাহর নিকট মানুষের জীবন চলার একমাত্র পথ হল ইসলাম কোরআনে পাকের সুরাতুল মায়েদার মধ্যে পঁচাশি নম্বর আয়াতে বিষয়টিকে আরও সুনির্দিষ্টভাবে ব্যক্ত করা হয়েছে ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين যে দিন হিসেবে ধর্ম হিসেবে জীবন চলার পথ হিসেবে যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম অথবা আদর্শকে গ্রহণ করবে ফালাই ইকবালা মিনহু কশ্চিনকালেও সেটা তার থেকে গ্রহণযোগ্য হবে না ওয়াহুয়াফিল আখিরাতি মিনাল খাসিরিন আর সে হবে পরকালে চূড়ান্ত ক্ষতিগ্রস্ত আর চূড়ান্ত ক্ষতিগ্রস্ত সেই হবে যে চিরস্থায়ী জাহান্নামি হবে অর্থাৎ পবিত্র কোরআনে পাক এক্ষেত্রে দ্ব্যর্থহীন যে ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম অন্য কোনো আদর্শকে যদি কেউ গ্রহণ করে অনুসরণ করে সেটা আল্লাহর নিকট অ্যাকসেপ্টেড হবে না গ্রহণযোগ্য হবে না এবং তার পরিণাম হবে চিরস্থায়ী খোদার জাহান্নাম রসুল সাল্লাহ আলহি আসাল্লামের হাদিসও এক্ষেত্রে পরিষ্কার যে লৌকানা মুসা হাইয়ান যে আমার জমানায় আখের নবী ইরশাদ করেছেন যে আমার নবুয়তের সময়ে আমার নবুয়ত চলাকালীন সময়টাতে যদি আল্লাহর জলিলুল কদর পয়গম্বর মুসা আলহি সালাতামও জীবিত জীবন্ত থাকতেন জীবিত থাকতেন আর তোমরা যদি আমাকে বাদ দিয়ে মুসা আলহি অনুসরণ করতে তবে তোমরা সরল এবং সঠিক পথ থেকে বিচ্যুত হতে পথভ্রষ্ট হয়ে পড়তে আরেক জায়গায় আল্লাহ নবী বলেছেন লামা ওয়াসিয়াহু ইল্লাতিবাই মুসানবীও আমার অনুসরণ করা ছাড়া আল্লাহর কাছে মুক্তি লাভ করবার বিকল্প কোনো পথ খুঁজে পেতেন না অর্থাৎ পয়গম্বর যদি জীবিত থাকত নবী মুসা আলহিসামও যদি আজ জীবিত থাকতো তাহলে তাকে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের দিন এবং তার আদর্শ গ্রহণ করতে হতো এছাড়া তার জন্য মুক্তির কোনো রাস্তা থাকতো না এবং এটাও স্পষ্ট এবং ব্যর্থহীন কথা কেয়ামতের পূর্ব সময়ে নবী ঈসা আলা নবীনা আলিহি সালাতাম পৃথিবীতে আবার তিনি পুনরাগমন করবেন তিনি আবার পুনরায় তার পৃথিবীতে প্রেরণ ঘটবে তিনি আগমন করবেন সেই সময়ে ঈসা আলহি সালাতাম যে কাজগুলো করবেন তার মধ্যে বড় ধরনের দুটি কাজ হল ইয়াকসিরুস সলিব ওয়াক্তুল খিনজির তিনি সারা পৃথিবীতে খ্রিস্ট ধর্মের অনুসরণ করে যারা শুয়রের গোস্ত খায় ঈসা আলহি সালাতাম পৃথিবী থেকে শুকরকে নিধন করবেন সালিম এবং ঈসা আলহি সালাতামের নামে প্রতারণামূলকভাবে যারা ক্রুশের চিহ্নকে ধর্মের প্রতীক হিসেবে গ্রহণ করে নবী ঈসা আলহি সালাতাম পৃথিবীর যেখানেই ক্রুশ পাবেন ক্রুশ ভেঙ্গে চুড়ে তিনি চুরমার করে দিবেন ক্রুশ ভেঙ্গে চুরমার করবার অর্থ হলো নবী ঈসা আলাইহ ইসালাম পৃথিবী থেকে খ্রিস্ট ধর্মের তিনি বিলুপ্তি সাধন করবেন খ্রিস্ট ধর্মকে তিনি পৃথিবীর বুক থেকে নিশ্চিন্ন করে দিবেন এবং ঈসা আলাইহি সালাতাম আখেরি নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের শরীয়ত এবং তার দিনকে দুনিয়াতে পুনর্জীবিত করবেন জিন্দা করবেন মোহতারাম হাজরিন এগুলো কোরআন এবং সুন্নার স্পষ্ট কিছু বিবরণ আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম এই সকল বিবরণগুলোর সার কথা হলো এই যেদিন থেকে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম হেরার গুহায় নবুত লাভ করলেন আল্লাহর পক্ষ থেকে কোরআনের আয়াত অবতীর্ণ হল ইকরা বিসমি রব্বিকাল্লাজি খালাকা খালাকাল ইনসানা মিন আলাক اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم আখেরি নবী নবুয়ত লাভ করলেন জগতে আল্লাহর কোরআন নাজিল হওয়া শুরু হলো মানব মুক্তির রাজপথ আল ইসলাম দুনিয়াতে আগমন শুরু করে দিল সেই দিনের সেই মুহূর্ত থেকে নিয়ে শুরু করে ইসরাফিল আলহি সালাতামের সিংহায় ফুৎকারের মাধ্যমে মহাপ্রলয় কেয়ামত সংগঠিত হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত পৃথিবীতে যত বনি আদম আগমন করবে যত মানুষ এবং যত জিন পৃথিবীতে আগমন করবে যেই জাতির হোক যেই এলাকার হোক যেই ধর্মের হোক যেই বর্ণের হোক যেই ভাষার হোক যে গোত্রের হোক মুক্তি যদি পেতে চায় একমাত্র পথ হলো ইসলাম জাতি ধর্ম নির্বিশেষে আখের নবীর নবুত লাভ করা থেকে নিয়ে কেয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত মুক্তির ভিন্ন কোনো পথ নেই মৃত্যুর পরে আল্লাহর পক্ষ থেকে চিরস্থায়ী জান্নাত লাভ করবার বিকল্প কোনো রাস্তা নাই জাহান্নাম থেকে মুক্তি পাওয়ারও বিকল্প কোনো রাস্তা নাই একমাত্র পথ একমাত্র রাস্তা হলো ইসলাম মোহতারাম হাজরিন এটা ইসলামের একটা মৌলিক বিশ্বাস এবং আকিদা এই বিশ্বাসকে দৃঢ়ভাবে ধারণ করার নাম হলো ইমান যদি এই বিশ্বাসের ব্যাপারে কারো বিন্দুমাত্র সন্দেহ থাকে যদি কেউ একথা মনে করে যে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম কিন্তু অন্যান্য ধর্ম অনুসরণ করবার মাধ্যমেও কোনো ব্যক্তি এ যুগে মুক্তি লাভ করতে পারে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে এই বিশ্বাস যদি কেউ রাখে তাহলে সেটা হবে কুফুরি আকিদা এবং সে ব্যক্তি কোরআনের ফয়সালায় হাদিসের ফতোয়া অনুযায়ী স্পষ্ট কাফের এবং বেইমান অন্য সকল ধর্ম রহিত হয়ে গিয়েছে মানবতার মুক্তির জন্য শান্তির জন্য পরকালীন মুক্তির জন্য একমাত্র পথ অবশিষ্ট আছে সেটা হলো ইসলাম মৃত্যুর পরে কোনো ব্যক্তি যদি সুখ চায় শান্তি চায় যে নামেই চাক জান্নাতের নামে চাক স্বর্গের নামে চাক হেভেনের নামে চাক যে নামেই তুমি শান্তির ঠিকানায় পৌঁছতে চাও মুক্তির একমাত্র শান্তির ঠিকানার একমাত্র পথ হল ইসলাম ভিন্ন কোনো পথে ভিন্ন কোনো ধর্ম অবলম্বন করে দুনিয়ার কোনো মানুষ খোদার জান্নাত বা স্বর্গ পর্যন্ত পৌঁছতে পারবে না মোহতারাম হাজরিন এই যে কথা বললাম এ ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নাই দুর্ভাগ্যজনকভাবে আজকে এই কথাগুলোকে দুই শ্রেণীর মানুষ সমাজের মধ্যে ধর্মপ্রাণ ইমানদারদের মধ্যে এই ইসলামের অকাট্য বিশ্বাস এবং আকিদার মধ্যে দুর্বলতা সৃষ্টির পায়তারা করছে কয় শ্রেণীর মানুষ দুই শ্রেণীর মানুষ এক শ্রেণীর মানুষদেরকে বলা যায় ধর্ম ব্যবসায়ী আরেক শ্রেণীর মানুষকে বলা যায় রাজনীতি ব্যবসায়ী এক শ্রেণীর মানুষ তারা তাদের পেট পূজার স্বার্থে ধর্মের নামে ইসলামের নামে ভণ্ডামি করে এমনকি তারা সমাজের মধ্যে নিজেদেরকে পীর পরিচয়ে পরিচিত করে থাকে বাংলাদেশে এমন পীর পরিচয় নামধারী কিছু ভণ্ড ধর্ম ব্যবসায়ী আছে যারা কথা প্রচার করে যে যে যার যার ধর্ম অনুসরণ করবার মাধ্যমে সৃষ্টিকর্তার সন্তুষ্টি এবং সান্নিধ্য অর্জন করতে পারো এবং পরকালের মুক্তি এবং শান্তি অর্জন করতে পারো এই কথা আমাদের বাংলাদেশে প্রচলিত পীর নামধারী কিছু ভণ্ডদের দ্বারা প্রচারিত হয় মহতারম হাজরিন এই কথা যে ব্যক্তি বিশ্বাস করবে এই কথা যে ব্যক্তি প্রচার করবে এই কথাকে যে ব্যক্তি মনে প্রাণে গ্রহণ করে নিবে সে ব্যক্তি ইসলামের অনুসরণীয় পীর হওয়া তো দূরের কথা কোরআনের ফয়সলা অনুযায়ী সে ব্যক্তি স্পষ্ট বেইমান তার অনুসরণ করাও বেইমানি এটা হলো এক নম্বর আমাদের দেশে এক শ্রেণীর পীর আছেন পীর নামধারী ধর্ম ব্যবসায়ী যাদের খানকাগুলোতে যাদের আখড়াগুলোতে খানকার নামধারী আখড়াগুলোতে বাৎসরিক ওরস হয় ওরসের মধ্যে দেখা যায় মুসলমানদের জন্য আলাদা প্যান্ডেল হিন্দুদের জন্য আলাদা ব্যবস্থা খ্রিস্টানদের জন্য ভিন্ন ব্যবস্থা এই সকল ব্যবস্থাপনা তারা করে এবং তাদের অনুসরণীয় ভণ্ডরা তাদের অনুসারীদের মধ্যে এই কুফুরি মতবাদ প্রচার করে যে তুমি মুসলিম ইসলাম ধর্ম অনুসরণ করে সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করো তুমি হিন্দু তোমার ধর্ম মোতাবেক তুমি সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করতে পারবে তুমি খ্রিস্টান তোমার ধর্ম অনুসরণ করবার মাধ্যমে তুমি তোমার সৃষ্টিকর্তা আল্লাহকে রাজি আর খুশি করতে পারবে মোহতারাম হাজিরিন ইমানদার মুসলমান ভাইয়েরা কথা স্পষ্ট মনে রাখবেন এই কথা মতবাদ প্রচার করা বলা এটা হলো স্পষ্ট কুফুরি যাদের দরবার থেকে এই কথা প্রচার করা হয় সেই দরবারের সঙ্গে সম্পর্ক রাখা কোনো মুসলমান ইমানদারের জন্য জায়েজ নয় কারণ এ কথা কোরআনের সুস্পষ্ট লঙ্ঘন আল্লাহর কোরআন বলে দিয়েছে যে আল্লাহর সন্তুষ্টি পাওয়ার একমাত্র পথ হলো ইসলাম কথা পরিষ্কার এ কথারা ভণ্ডরা কেন প্রচার করে প্রচার করবার উদ্দেশ্য হলো যে তাদের আসলে উদ্দেশ্য হলো পেট পূজা করা পেটের পূজারি ধান্দা করাই হলো তাদের উদ্দেশ্য মানুষকে সৎপথ দেখানো তাদের উদ্দেশ্য নয় বরং পিরালির নামে ব্যবসা করা হলো তাদের উদ্দেশ্য শুধু মুসলমানদের খায় মুসলমানদের পকেটের পয়সা খেয়ে এদের পেট ভরে না এরা মুসলমানদের পকেটের পয়সাও খেতে চায় হিন্দুদেরটাও ছাড়বে না খ্রিস্টানদেরটাও ধরতে চায় অর্থাৎ গাছের আগারটাও খাবে মাঝখানেরটাও ছাড়বে না তলারটাও কুড়িয়ে খাবে চতুর্দিকের ধান্দাবাজির স্বার্থে কুফুরি মতবাদকে গ্রহণ করে নিজেও জাহান্নামি হয় লাখো মানুষকে জাহান্নামের পথে তারা পরিচালিত করে এটা হলো এক শ্রেণীর মানুষ যাদেরকে আমরা ধর্ম ব্যবসায়ী ভণ্ড বলতে পারি আরেক শ্রেণীর মানুষ আছে মোহতারাম হাজরিন যেহেতু বিষয় ভিত্তিক আলোচনার ক্ষেত্রে বিষয়টা প্রসঙ্গক্রমে চলে আসে এই জন্য কিছু না বললে তো আমার বিষয়ের দাবি আদায় হবে না এজন্য বলছি আমাদের দেশে এক শ্রেণীর মানুষ রাজনীতির স্বার্থ উদ্ধার করতে গিয়েও এই ধরনের কুফুরি মতবাদের সঙ্গে তারা জড়িয়ে পড়ে তারা এই ধরনের কুফুরি মতবাদকে তারা সমাজের মধ্যে করে এবং প্রতিষ্ঠিত করে যে তারা ধর্মীয় উদারতার নামে ধর্মীয় শিথিলতা প্রদর্শন করবার রাস্তা খুলে ধর্মীয় উদারতার নামে ইসলামের শিথিলতা সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করবার পায়ে তারা চালায় তারা এমন মতবাদ প্রচার করে যে ভাই ধর্ম যার যার এবং যে যে যার যার ধর্ম অনুসরণ করবার মাধ্যমে তোমরা সন্তুষ্টি সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করো মোহতারাম হাজরিন ইসলাম উদারতার ধর্ম সন্দেহের কোনো অবকাশ নাই ইসলামের উদারতা এক জিনিস শিথিলতা এবং দুর্বলতা ভিন্ন জিনিস উদারতা ইসলামের অনন্য বৈশিষ্ট্য উদারতা ইসলামের অনন্য বৈশিষ্ট্য কিন্তু মোহতারাম হাজরিন উদারতার ব্যাখ্যা দিয়ে দুর্বলতা প্রদর্শন করা ইসলামের অবিচ্ছেদ্য অকাট্য বিশ্বাসের ক্ষেত্রে শিথিলতা ঔদাসীনতা প্রকাশ করা ইসলামের অকাট্য বিশ্বাসের ক্ষেত্রে মানব সমাজের মধ্যে নিজেদের সমাজের মধ্যে দুর্বলতা বিভ্রান্তি ছড়ানো এটা কোনোদিনও উদারতা নয় বরং এটা ইসলাম থেকে বিচ্যুতির পথ কাজেই সে সকল ভাইদের কাছে আমরা অনুরোধ জানাই যে ব্যবসা করবেন করেন ভালো কথা ধর্মের নামে ব্যবসা ব্যবসার পাত ফাঁদ পেতে মানুষকে বেইমান করে চিরস্থায়ী জাহান নামের পথে নেবেন না রাজনীতি করবেন তাও ভালো কথা যত ইচ্ছা তত রাজনীতি করেন কিন্তু কুফুরি মতবাদকে সমাজের মধ্যে ইস্টাবলিশ করবার মাধ্যমে প্রতিষ্ঠিত করবার মাধ্যমে নিজেদের স্বার্থ সিদ্ধি করবার চেষ্টাটা করবেন না অন্তত দোহাই লাগে আপনাদের কথা ঠিক না বেঠিক মোহতারাম হাজিরিন কাজেই সার কথা হলো এই যেদিন থেকে আখেরি পয়গম্বর নবী মোহাম্মদ আরবি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম দুনিয়াতে নবুবত লাভ করেছেন সেই দিন থেকে নিয়ে শুরু করে কেয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত তাম পৃথিবীর মানুষের জন্য পরকালীন মুক্তির একমাত্র পথ হল ইসলাম যদি কেউ প্রশ্ন করে যদি কেউ প্রশ্ন করে তাহলে অন্যান্য ধর্মের ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গিটা কি তাহলে কি অন্যান্য ধর্ম পৃথিবীতে চলবে না অন্যান্য ধর্মাবলম্বীরা কি বসবাস করবে না অন্যান্য ধর্মাবলম্বীরা কি নিজ নিজ ধর্ম অনুসরণ করবে না এই ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গিটা কি মোহতারাম হাজরিন ইসলামের উদারতার বক্তব্য পরিষ্কার বুঝবেন যে ইসলাম যার যার অন্যান্য ধর্মাবলম্বীদেরকে নিজ নিজ ধর্ম পালন করবার স্বাধীনতা দিয়েছে নিজ নিজ ধর্ম পালন করবার স্বাধীনতা দেয় ইসলাম অন্য কোন ধর্মাবলম্বীকে জোরপূর্বক প্রেশার ক্রিয়েট করে গলায় ছুরি ধরে অথবা বুকের মধ্যে পিস্তল ঠেকিয়ে প্রেশার ক্রিয়েট করে ইসলাম ধর্মে দীক্ষিত করবার কোনো অবকাশ ইসলামের মধ্যে নেই ইসলাম মানুষকে ধর্ম গ্রহণ করবার স্বাধীনতা দিয়েছে নিজ নিজ ধর্ম পালন করবারও স্বাধীনতা দিয়েছে বরং যতক্ষণ পর্যন্ত একজন মানুষ স্বেচ্ছায় সজ্ঞানে ইসলামকে গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত একজন মানুষকে ইসলাম মুসলমান বলে স্বীকারও করে না ইসলাম উদারতার অর্থ হলো এই অন্য কোন ধর্মাবলম্বীকে জোর করে প্রেশার ক্রিয়েট করে ইসলাম ধর্মে দীক্ষিত করবার সুযোগ নাই বরং ইসলামের ইসলামের বিধি মোতাবেক পরিচালিত সমাজ ব্যবস্থায় অন্য সকল ধর্মাবলম্বীদের নিজ নিজ ধর্ম পালন করবার পরিপূর্ণ স্বাধীনতা এবং সুযোগ রয়েছে এটা হলো স্বাধীনতার সুযোগ কিন্তু সকল ধর্মাবলম্বীদের কাছে ইসলামের পক্ষ থেকে স্পষ্ট মেসেজ দ্বিধাহীন বক্তব্য সকল ধর্মাবলম্বীদের কাছে ইসলামের পক্ষ থেকে ব্যর্থহীন দাওয়াত হলো এই হিন্দু ভাই তুমি তোমার ধর্ম অনুসরণ করলে করতে পারো সেটা তোমার ব্যক্তিগত স্বাধীনতা কিন্তু ইসলামের বিশ্বাস হলো তোমার ওই ধর্ম পালন করলে চিরস্থায়ী জাহান্নামি হবে চিরস্থায়ী নরকে যাবে যদি স্বর্গে যেতে চাও একমাত্র পথ হলো ইসলাম খ্রিস্টান ভাই তুমি তোমার ধর্ম পালন করবার ব্যাপারে স্বাধীন তোমাকে ইসলামের কালেমা গ্রহণ করবার জন্য বাধ্য করবার সুযোগ আমাকে ইসলাম দেয়নি আমি তোমাকে প্রেশার ক্রিয়েট করব না চাপ প্রয়োগ করব না কালেমা পড়তে বাধ্য করব না কিন্তু সবিনয়ে ইসলামের পক্ষ থেকে তোমার কাছে স্পষ্ট বক্তব্য এবং দাওয়াত হলো এই তুমি ইসলাম ধর্ম তুমি খ্রিস্ট ধর্ম পালন করলে করতে পারো কিন্তু খ্রিস্ট ধর্ম পালন করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে চিরস্থায়ী জাহান নামের আসামি হবে মুক্তির কোনো পথ নাই যদি আখরাতে পরকালে মুক্তি চাও একমাত্র পথ হলো ইসলাম বৌদ্ধ ধর্মাবলম্বী তুমি ইচ্ছা করলে তোমার ধর্ম পালন করতে পারো ইসলাম তোমাকে কালেমা পড়তে বাধ্য করবে না কিন্তু স্পষ্ট দাওয়াত শুনে রাখো যদি বৌদ্ধ ধর্ম অবলম্বনরত অবস্থা মৃত্যুবরণ করো আল্লাহর কোরআন বলে ইসলাম বলে মুসলমানের ধর্ম বিশ্বাস হলো তুমি চিরস্থায়ী খোদার জাহান নামে যাবে মুক্তি যদি পেতে চাও মৃত্যুর আগে তোমাকে ইসলামের কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেই খোদার কাছে যাওয়া লাগবে কাজেই কথাটুকু পরিষ্কার ইসলামের উদারতার অর্থ দুর্বলতা নয় ইসলামের উদারতার অর্থ ইসলাম ধর্মের মধ্যে শিথিলতা নয় ইসলামের উদারতার অর্থ অন্যান্য ধর্মের সঙ্গে মিলিয়ে তালগোল পাকিয়ে জগা খিচুড়ি মারানো নয় বরং ইসলামের উদারতার অর্থ হল মানবিকতার ক্ষেত্রে ইসলাম উদার ইসলামের উদারতার অর্থ হলো ধর্ম পালনের স্বাধীনতা দেওয়ার ক্ষেত্রে ইসলাম উদার ইসলামের উদারতার অর্থ হল সকল ধর্মাবলম্বীদের জানমাল ইজ্জতের নিরাপত্তা প্রদান করবার ক্ষেত্রে ইসলাম উদার কিন্তু ইসলাম ধর্মের ধর্ম বিশ্বাসের মধ্যে যদি কোনো কুলাঙ্গার কোনো ধরনের আক্রমণ করতে চায় মুসলমানদের ধর্ম বিশ্বাসকে যদি দুর্বল করে দিতে চায় সেটা পীর নামধারী ধর্ম ব্যবসায়ী ভণ্ড হোক না কেন অথবা রাজনৈতিক নেতা নেত্রীর নামধারী কোনো বড় ক্ষমতাবান মানুষই হোক না কেন ইসলামের স্পষ্ট ফয়সলা হলো সে বেঈমান প্রশ্ন করতে পারেন যে কারণটা কি এই কারণটা কি এটা পাল্টা প্রশ্ন কেউ করতেই পারে যে অন্যান্য ধর্মগুলো অনুসরণ করলে চিরস্থায়ী জাহান্নাম ইসলাম ধর্ম অনুসরণ করলে চিরস্থায়ী জান্নাতের পরিণাম মুক্তির একমাত্র পথ আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম ইসলাম অন্যান্য ধর্মগুলো কি আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত নয় এ প্রশ্ন আসতে পারে যে অন্যান্য ধর্ম এগুলো কি আসমানি ধর্ম নয় অন্যান্য ধর্ম সেগুলো কি মানুষের মুক্তির ব্যবস্থা নয় কেন নয় এই প্রশ্ন আসতে পারে মোহতারাম হাজিরিন এটা খুব ভালো করে মনে রাখতে হবে বুঝতে হবে যে প্রচলিত অধিকাংশ ধর্মই সব ধর্ম প্রায় আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে প্রেরিত প্রায় সকল ধর্মগুলোই কার পক্ষ থেকে প্রেরিত আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ইসলাম ধর্ম যেমন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত আসমানি ধর্ম খ্রিস্ট ধর্ম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত আসমানি ধর্ম ইহুদি ধর্ম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত আসমানি ধর্ম হিন্দু বৌদ্ধ ইত্যাদি সনাতন ধর্মগুলো সম্পর্কেও ধর্মতাত্ত্বিকদের ধারণা হলো এই ধর্মগুলো আরো প্রাচীনকালে কোনো কালে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ধর্ম ছিল কালের আবর্তনে যুগের বিবর্তনে এগুলো বিভিন্ন নানা ধরনের বিকৃতির শিকার হয়ে এগুলোর আসল এবং আদি ইতিহাস বিলুপ্ত হয়ে যাবার কারণে আজকে এগুলোর এই রূপ ধারণ করেছে অন্যথায় এই সকল ধর্মগুলো কোনো কালে আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে আগমন করেছিল প্রশ্ন হলো সব ধর্মই যদি আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে আগমন করে থাকে তাহলে আল্লাহর দেওয়া ধর্ম ইসলামকে অনুসরণ করলে জান্নাতে যাওয়া যাবে আবার আল্লাহর দেওয়া ধর্ম খ্রিস্ট ধর্ম অনুসরণ করলে জান্নাতে যাওয়া যাবে না আল্লাহর দেওয়া ধর্ম ইসলামের অনুসরণ করলে জান্নাত এবং বেহেস্ত পাওয়া যাবে আল্লাহর দেওয়া ধর্ম ইহুদি ধর্ম মানলে অনুসরণ করলে জাহান্নামে যাওয়া লাগবে আল্লাহর প্রেরিত নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উপর ইমান আনলে তার আদর্শ গ্রহণ করলে তার পথে চললে জান্নাত এবং বেহেস্ত পাওয়া যাবে কিন্তু আল্লাহর নবী মুসা আলহিসাম ঈসা আলহিমাসালাতামদের আনিত ধর্ম ইহুদি আর খ্রিস্ট ধর্ম অনুসরণ করলে জান্নাত পাওয়া যাবে না মুক্তি পাওয়া যাবে না এটা কেমন কথা এর কারণটা কি মোহতারাম হাজরিন ছোট্ট করে দুটি দৃষ্টান্ত আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই আমরা কথা বলি এবং কথা বিশ্বাস করি এই পৃথিবীতে ধর্মের চেয়ে ভালো কোনো জিনিস নাই ধর্মের চেয়ে ভালো কোনো জিনিস নাই যে কোনো ধর্মই হোক ধর্ম হলো ভালো জিনিস ধর্মের চেয়ে উত্তম ধর্মের চেয়ে শ্রেষ্ঠ ধর্মের চেয়ে মানবতার কল্যাণকারী আর কোনো জিনিস হতে পারে না ধর্ম খুব ভালো জিনিস কিন্তু দোস্ত ভালো জিনিস আরো দুটি জিনিসের দৃষ্টান্ত আমি আপনাদের সামনে দেই মনে করেন খাবার খাদ্য খাবার খুব ভালো জিনিস খাবারের মধ্যে অনেক ধরনের খাবার আছে এর মধ্যে একটা উন্নত মানের খাবারের নাম যেটা আমাদের বাংলাদেশের মানুষের কাছে খুব জনপ্রিয় সেটা হলো বিরিয়ানি বিরিয়ানি চিনেন বিরিয়ানি রান্না করা হয় সুস্বাদু খাবার সুগন্ধযুক্ত খাবার হলো বিরিয়ানি স্বাস্থ্যসম্মত খাবার মুখরোচক খাবার ভালো জিনিস না খারাপ জিনিস খুব ভালো জিনিস খুবই স্বাস্থ্যসম্মত খুবই সুস্বাদু এবং খুবই সুগন্ধযুক্ত কোথাও বিরিয়ানি রান্না করলে আশেপাশের কয়েক বাড়ি পর্যন্ত বিরিয়ানির ঘ্রাণে সমস্ত মানুষ মোহিত হয়ে যায় কথা ঠিক কিনা সামান্য একটু বিরিয়ানি খেলে তৃপ্তিতে পেটটা ভরে যায় বিরিয়ানি তো খুব ভালো খাবার কিন্তু মনে করেন বিরিয়ানি রান্না করা হলো বিরিয়ানি রান্না করা হলো আপনি তাজা তাজা গরম গরম খাবেন স্বাদ পাবেন তৃপ্তি হবে স্বাস্থ্য ভালো হবে ক্ষুধা নিবারণ হবে এবং এর দ্বারা আপনি দারুণ স্বাদ এবং তৃপ্তি পাবেন কথা ঠিক কিনা কিন্তু আপনার বিরিয়ানি রান্না করা হলো উন্নত মানের বিরিয়ানি আপনাদের এলাকার সবচেয়ে ভালো বাবুরচির দ্বারা সবচেয়ে উন্নত মানের চাল সবচেয়ে ভালো মানের গোস্ত সব ধরনের উন্নত মশলা দিয়ে খুব সুস্বাদু সুঘ্রাণযুক্ত বিরিয়ানি রান্না করা হলো ঘটনা চক্রে বিরিয়ানি খাওয়া হলো না কোনো কারণে বিরিয়ানি তার পাতিলের মধ্যে আটকা পড়ে থাকলো আপনারা চলে গেলেন এলাকা থেকে কোথাও দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন পরে আসলেন বিরিয়ানির কাছে বিরিয়ানির পর কাছে সাত দিন পরে আসবার পর সাত দিন আগে রান্না করা বিরিয়ানির পাতিলের হাড়ি আপনারা যদি মুখাটা সরান পাতিলের উপর যে ঢাকনাটা থাকে সেই ঢাকনাটা যদি অপসারণ করেন এরপরে ওর মধ্যে সাত দিন আগে রান্না করা বিরিয়ানি যেটা থাকবে সেই বিরিয়ানি যদি কেউ খায় তাহলে খুব তৃপ্তি পাবে সেই বিরিয়ানি যদি সেখান থেকে এক লোকমা গ্রহণ করে তাহলে তার স্বাস্থ্য খুব ভালো হবে এই বিরিয়ানি যখন ঢাকনা সরানো হবে এর ঘ্রাণে চতুর্দিক মৌ মৌ করবে তাহলে কি হবে বিরিয়ানির যদি ঢাকনা সরানোর পর এক সপ্তাহে এই বিরিয়ানিটা আর বিরিয়ানি নাই বরং এটা একটা পুতি দুর্গন্ধময় নর্দমায় রূপান্তরিত হয়েছে পায়খানার বাথরুমে কতটুকু দুর্গন্ধ তার চেয়েও কয়েক গুণ বেশি দুর্গন্ধ তৈরি হবে এক সপ্তাহের পুরাতন পচা বিরিয়ানির মধ্যে ওখান থেকে এক লোকমা যদি কেউ খায় তাহলে তার স্বাস্থ্য ভালো হওয়া তো দূরের কথা এক লোকমা পচা বিরিয়ানি খাওয়ার দ্বারা তার পেট নষ্ট হয়ে তার ডায়রিয়া আমাশয় হয়ে তাকে হাসপাতালে ভর্তি হওয়া লাগতে পারে ভাগ্য সুপ্রসন্ন না থাকলে এটা তার মৃত্যুর কারণও হতে পারে মোহতারাম হাজরিন তাহলে যেই বিরিয়ানিটা ছিল সুগন্ধযুক্ত যেই বিরিয়ানিটা ছিল সুস্বাদু যেই বিরিয়ানিটা ছিল স্বাস্থ্যকর কখন যতক্ষণ পর্যন্ত বিরিয়ানির মধ্যে তার সময় এবং মেয়াদ অবশিষ্ট ছিল কিন্তু যখন মেয়াদটা তার উত্তীর্ণ হয়ে গেল মেয়াদ উত্তীর্ণ হওয়ার সাত দিন পর এই বিরিয়ানি এখন আর সুগন্ধযুক্ত নাই এই বিরিয়ানি এখন আর সুস্বাদু নাই এই বিরিয়ানি এখন আর সুস্বাস্থ্যকর নাই বরং সাত দিন আগের রান্না করা বিরিয়ানি সাত দিন পরে মারাত্মক জীবাণুতে রূপান্তরিত হয়েছে দুর্গন্ধের আখড়ায় রূপান্তরিত হয়েছে এবং সেটা ভোগ করলে সেটা খাবার খেলে মানুষের সুস্বাস্থ্য রক্ষা হওয়া তো দূরের কথা মানুষের তৃপ্তি হওয়া তো দূরের কথা সেটা বরং মানুষের জীবন বিনষ্টের কারণ হতে পারে কথা ঠিক আরেকটা দৃষ্টান্ত বুঝেন ঔষধ চিনি আমরা ঔষধ ঔষধের অপর নাম হলো জীবন রক্ষা করার বস্তু জীবন রক্ষাকারী বস্তু বলে ঔষধ পরিবহনকারী বিভিন্ন গাড়ির মধ্যে সাইনবোর্ড লেখা থাকে জীবন রক্ষাকারী ঔষধ সরবরাহকারী পরিবহনকারী এবং বাস্তবিক পক্ষেই ঔষধ এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমিন অসুস্থ ব্যক্তিকে আরোগ্য দান করেন কত মানুষ মরণাপন্ন কিন্তু সুচিকিৎসার মাধ্যমে ভালো ঔষধ প্রয়োগের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমিন হায়াত থাকলে মানুষকে সুস্থ করে দেন কথা ঠিক না বেঠিক ঠিক তাহলে ঔষধ হলো মানুষের জীবন রক্ষাকারী কিন্তু কোন ঔষধ কোন ঔষধ কতদিন পর্যন্ত জীবন রক্ষাকারী আপনারা বাজার থেকে ফার্মাসি থেকে ডিসপেন্সারি থেকে ঔষধ কিনবেন ঔষধের যে প্যাকেট থাকে সেই প্যাকেটের গায়ে ঔষধের পাতার উল্টো দিকে ডেট দেওয়া থাকে তারিখ দেওয়া থাকে কিসের তারিখ দুটো তারিখ দেওয়া থাকে একটা থাকে প্রোডাকশন ডেট উৎপাদনের তারিখ আরেকটা থাকে এক্সপায়ারি ডেট অর্থাৎ মেয়াদ উত্তীর্ণের তারিখ মেয়াদ উত্তীর্ণের এই যে তারিখটা ঔষধের গায়ে লেখা থাকে এই তারিখটা কে বসায় বলতে পারেন এটা কোনো ক্রেতা ব্যক্তি বসায় না যে প্রস্তুতকারী কোম্পানি প্রস্তুতকারী কোম্পানি ঔষধের গায়ে তার মেয়াদোত্তীর্ণের তারিখ বসিয়ে দেয় লিখে দেয় কেন লিখে দেয় এ কথা বোঝানোর জন্য যে আমার এই ঔষধের কার্যকারিতা এত তারিখ পর্যন্ত বহাল থাকবে এই তারিখটা যখন শেষ হয়ে যাবে তখন আর এরপরে এই ঔষধের কার্যকারিতা বহাল থাকবে না এখন যদি কোনো ব্যক্তি দেশের সেরা ডাক্তার থেকে রুগীকে দেখিয়ে ব্যবস্থাপত্র গ্রহণ করে প্রেসক্রিপশন গ্রহণ করলো প্রেসক্রিপশন অনুযায়ী দেশের নাম করা কোম্পানি ঔষধ প্রস্তুতকারী কোম্পানি সরকার অনুমোদিত একমি গ্রুপ বেক্সিমকো গ্রুপ ইত্যাদির নাম করা ঔষধ কোম্পানির ঔষধ গ্রহণ করলো এবং সে ঔষধ সেবন করলো কিন্তু দেশ সেরা নাম করা ডাক্তারের প্রেসক্রিপশন মোতাবেক সরকার অনুমোদিত দেশের সেরা প্রস্তুত ঔষধ প্রস্তুতকারী কোম্পানির ঔষধ সেবন করলো ঠিক কিন্তু এমন ঔষধ সেবন করলো যেটার গায়ের মধ্যে তার এক্সপায়ারি ডেট লেখা মেয়াদ উত্তীর্ণের তারিখ লেখা হলো পয়লা জানুয়ারি দুই সাল পয়লা জানুয়ারি দুই সাল পয়লা জানুয়ারি দুই সাল দুই হাজার দুই তিন অথবা চার সালে যেই ঔষধের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেল মেয়াদ উত্তীর্ণ হওয়ার পনেরো বছর পর ষোলো বছর পর সতেরো বছর পর যদি সেই ঔষধ ডাক্তারের প্রেসক্রিপশন মোতাবেক দেশের সেরা ঔষধ প্রস্তুতকারী কোম্পানির ঔষধ যদি কেউ সেবন করে আপনারা বিবেকবান মানুষ আমার প্রশ্নের উত্তর দেন তো সেই ঔষধ সেবনের দ্বারা এই রুগীর রোগ ভালো হবে রোগ ভালো হওয়া তো দূরের কথা রুগীর অবস্থা আরো বেশি বিপন্ন হবে কথা ঠিক কিনা এখন এই মেয়াদোত্তীর্ণ পনেরো বিশ বছর আগের ঔষধ সেবন করে এখন রুগীর অবস্থা আরো কাহিল আরো সিরিয়াস আগে তো শুধু পেট ব্যথা ছিল এখন সঙ্গে সঙ্গে বুক ব্যথা আগে তো কোনো রকম উঠে বসতে পারত এখন শুয়ে চোখ খুলেও তাকাতে পারে না এই অবস্থা দেখে কোনো মানুষ যদি বলে যে কোম্পানির দোষ এই কোম্পানির ঔষধ ভালো না অথবা ডাক্তারের দোষ ডাক্তার সঠিক ব্যবস্থাপত্র বা প্রেসক্রিপশন দেয় নাই তার এই অভিযোগটা সঠিক হবে বরং ডাক্তারেরও দোষ নয় ঔষধ কোম্পানিরও দোষ নয় দোষ তো মিয়া তোমার কারণ ঔষধ কোম্পানি বলে দিয়েছে আমার এই ঔষধের মেয়াদ হলো দুই সাল পর্যন্ত আমার এই ঔষধের কার্যকারিতা দুই সাল পর্যন্ত আমার এই ঔষধের কার্যকারিতা দুই সাল পর্যন্ত তুমি কার্যকারিতার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পনেরো বছর ষোলো বছর সতেরো বছর পর সেই ঔষধ সেবন করলে এর দায়িত্ব কোম্পানিরও নয় এর দায়িত্ব ডাক্তারেরও নয় বরং তুমি নিজে ভুল পথে পরিচালিত হয়ে তোমার নিজের জীবনকে বিপন্ন করবার দায় তোমার নিজের মোহতারাম হাজরিন এ কথার দ্বারা কি বোঝা গেল বোঝা গেল ঔষধ জীবন রক্ষাকারী বস্তু ঠিকই আছে কিন্তু কতদিন জীবন রক্ষাকারী বস্তু যতদিন পর্যন্ত ঔষধের মেয়াদ অবশিষ্ট আছে যেই মুহূর্ত থেকে ঔষধের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তারপর থেকে ডে বাই ডে দিনে দিনে ঔষধ আর জীবন রক্ষাকারী বস্তু থাকে না বরং সেই ঔষধটা একটা জীবন ধ্বংসকারী জীবাণুতে রূপান্তরিত হয় এবং পনেরো বছরে ষোলো বছরে সতেরো বছরে সেটা মারাত্মক জীবন ধ্বংসকারী জীবাণুতে রূপান্তরিত হওয়ার কারণে সেই ঔষধ সেবন করলে একটা মানুষের জীবন বিপন্ন হবে একজন রুগীর মৃত্যু ঘটতে পারে এজন্য ঔষধ কোম্পানি দায়ী নয় বরং মেয়াদোত্তীর্ণ ঔষধের স্বাভাবিক পরিণামী এটা মোহতারাম হাজিরিন পরিষ্কার কথা মনে রাখবেন ধর্ম সব ভালো জিনিস ধর্ম সব জীবন রক্ষাকারী বস্তু ধর্মকে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন মানুষকে ধ্বংসের গহবর থেকে মুক্ত করে মুক্তির রাজপথে পরিচালিত করবার জন্য আর ধর্ম হলো একমাত্র মানুষের মুক্তির পথ কিন্তু কোন ধর্ম সেই ধর্ম মুক্তির পথ যে ধর্মের মেয়াদ অবশিষ্ট থাকবে যেই ধর্মের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় সেই ধর্ম কোনোদিনও মানুষের মুক্তির পথ থাকে না বরং সে ধর্ম মানুষের জীবন ধ্বংসকারী জীবাণুতে রূপান্তরিত হয় হাজরিন আজ আমরা দক্ষহীন ভাষায় কথা বলতে পারি একটা ঔষধের মেয়াদ উত্তীর্ণ হওয়ার দশ বছর পর পনেরো বছর পর ষোলো সতেরো বছর পর যদি জীবন রক্ষাকারী না থেকে জীবন ধ্বংসকারী জীবনতে রূপান্তরিত হয় তাহলে যেই খ্রিস্ট ধর্মের মেয়াদ দেড় হাজার বছর আগে উত্তীর্ণ হয়ে গিয়েছে যেই ইহুদি ধর্মের মেয়াদ তিন হাজার বছর আগে এক্সপায়ার হয়ে গিয়েছে যেই হিন্দু ধর্মের মেয়াদ পাঁচ হাজার বছর আগে এক্সপায়ার হয়ে গিয়েছে যেই বৌদ্ধ ধর্মের মেয়াদ ছয় হাজার বছর আগে উত্তীর্ণ হয়ে গিয়েছে একটা ঔষধ মেয়াদ উত্তীর্ণ হওয়ার দশ বছর বারো বছর পনেরো বছর পর যদি জীবন রক্ষা রক্ষাকারী বস্তু না থেকে জীবন ধ্বংসকারী বস্তুতে রূপান্তরিত হয় তাহলে ধর্মের মেয়াদ উত্তীর্ণ হওয়ার দেড় হাজার তিন হাজার পাঁচ হাজার ছয় হাজার বছর পরে সেগুলো মানবতার মুক্তির পথ নাই তাম পৃথিবীর লক্ষ কোটি মানবতার ধ্বংসের পথে রূপান্তরিত হয়েছে মোহতারাম হাজিরিন কথা এটা পরিষ্কার কোন ধর্মের বিরুদ্ধে বিশোদ্গার করা ইসলাম আমাকে শেখায় নাই ধর্মের বিরুদ্ধে বিশোদ্গার করার অনুমতিও ইসলাম আমাকে দেয় নাই কথা হলো এই ধর্ম তো খুব ভালো জিনিস আল্লাহ দেওয়া জিনিস এর মধ্যে খারাপ কিছু থাকতে পারে না কিন্তু দোস্ত যত ভালো জিনিসই হোক না কেন যখন তার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে তখন সেটা আর কোনো দিন ভালো থাকতে পারে না যত দিন গড়াবে ততই সেই জিনিসটা মানুষের জন্য ক্ষতির কারণ হয় ভাত পচলে নাকি পান্তাবাত হয় বিরিয়ানি পচলে এমন দুর্গন্ধ ছড়ায় যেটা ডাস্টবিনের বাথরুমের চেয়েও নিকৃষ্ট দুর্গন্ধ ছড়ায় যত ভালো জিনিস পচবে তত বেশি ক্ষতির কারণ হবে ভালো জিনিস যত বেশি পচবে যত ভালো জিনিস হোক এটার মধ্যে যখন পচন ধরবে ডেট যখন এক্সপায়ার হয়ে যাবে মেয়াদ যখন উত্তীর্ণ হয়ে যাবে তখন তার মধ্যে পচনটাও তত মারাত্মক হবে সেটা তখন তত মারাত্মক জীবাণুতে রূপান্তরিত হবে ঠিক তেমনি ভাবে ধর্ম পৃথিবীতে সবচেয়ে ভালো জিনিস কিন্তু যখন ধর্মের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেল তখন হলো ধর্ম সবচেয়ে বেশি মারাত্মক মানুষের জীবন ধ্বংসকারী জীবাণু ছাড়া কিছুই নয় এখন যদি আমার কাছে কেউ প্রশ্ন করেন যে ইসলাম ধর্মের মেয়াদ আছে অন্য কোনো ধর্মের মেয়াদ নাই এ কথার প্রমাণ কি এ কথার প্রমাণ কি যে ইসলাম ধর্ম পৃথিবীতে একমাত্র ধর্মের একমাত্র ইসলাম ধর্মের মেয়াদ আছে বাকি সবগুলো ধর্মের ডেট এক্সপায়ার হয়ে গেল মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে এই কথার প্রমাণ কি মোহতারাম হাজির সময় সংক্ষিপ্ত এ কথার বিস্তারিত প্রমাণ আলোচনা করবার সুযোগ নাই এবং খুব একটা বেশি প্রয়োজনও নাই শুধুমাত্র ছোট্ট একটা তথ্যের মাধ্যমে আমি এটা কম্পারেটিভ রিলিজিয়াস ডিসকাশনের একটা থিওরি হিসাবে তুলনামূলক ধর্মতত্ত্বের আলোচনার সূত্র ধরে আমি শুধুমাত্র একটা কথাই বলতে চাই ইসলাম ধর্ম কেয়ামত পর্যন্ত একমাত্র ধর্ম যে ধর্মের মেয়াদ আছে অন্য কোনো ধর্মের মেয়াদ নাই তার প্রমাণ হলো এই মোহতারাম হাজরিন পৃথিবীতে যতগুলো ধর্ম আছে সমস্ত ধর্মের একটা অভিন্ন বৈশিষ্ট্য আছে এ বৈশিষ্ট্য সকল ধর্মাবলম্বীরাই স্বীকার করতে বাধ্য আর সে বৈশিষ্ট্য হলো এই পৃথিবীতে যত ধর্মই আগমন করুক এক একটা ধর্ম দুটি করে বুনিয়াদের উপর কায়েম হয় কয় বুনিয়াদ ধর্মের বুনিয়াদ কয়টা যে কোনো ধর্মই হোক না কেন ধর্ম পৃথিবীতে আগমন করে দুটি বুনিয়াদের উপর ভর করে এক নম্বর বুনিয়াদ হলো প্রত্যেকটা ধর্মের একটা করে ধর্মগ্রন্থ থাকে ধর্মের কি থাকে ধর্মের গ্রন্থ থাকে পৃথিবীতে সমস্ত ধর্মের ধর্মগ্রন্থ আছে না নাই প্রসিদ্ধ সকল ধর্মেরই ধর্মগ্রন্থ আছে ইসলাম ধর্মের ধর্মগ্রন্থ আছে না নাই নাম কি ধর্মগ্রন্থের মহাগ্রন্থ আল কোরআনুল করিম খ্রিস্ট ধর্মেরও একটা ধর্মগ্রন্থ আছে ধর্মগ্রন্থের নাম হলো ইঞ্জিল শরীফ যেটাকে তারা বাইবেল বলে থাকে ইহুদি ধর্মেরও একটা ধর্মগ্রন্থ আছে যে ধর্মগ্রন্থের নাম হলো তাওরাত শরীফ যেটাকে তারা বাইবেলের ওল্ড টেস্টামেন্ট বলে থাকে হিন্দু ধর্মেরও একটা ধর্মগ্রন্থ আছে গীতা বৌদ্ধ ধর্মেরও একটা ধর্মগ্রন্থ আছে ত্রিপাঠক এমনিভাবে পৃথিবীর যত ধর্ম আছে সবগুলো ধর্মের প্রথম বুনিয়াদ হলো ধর্মের একটা করে ধর্মগ্রন্থ থাকে ধর্মগ্রন্থের কথা এটাই হলো ধর্মের কথা ধর্মগ্রন্থের শিক্ষা এটাই হলো ধর্মের শিক্ষা কথা ঠিক না বে ঠিক সুতরাং ধর্মগ্রন্থ ছাড়া পৃথিবীতে কোনো ধর্ম চলতে পারে না এটা হলো ধর্মের প্রথম বুনিয়াদ ধর্মের দ্বিতীয় বুনিয়াদ হলো ধর্মের যেমন করে একটা করে ধর্মগ্রন্থ থাকে এই ধর্মগ্রন্থ পৃথিবীতে হাওয়ার উপর আসে না এই ধর্মগ্রন্থগুলো পৃথিবীতে মাটির অথবা পানির উপর আসে না এই ধর্মগ্রন্থগুলো সৃষ্টিকর্তা মহান মালিক আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে একজন মানুষের উপরেই নাজিল হয় সেই মানুষটা হয় ওই ধর্মের ধর্ম প্রণেতা ওই মানুষটা হয় ধর্মের আসল গুরু আমাদের ধর্মের এমন একজন আসল মূল ব্যক্তি আছেন না নাই কি তার নাম নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি হলেন আমাদের ধর্মের নবী তিনি হলেন আমাদের ধর্মের পয়গম্বর এমনিভাবে খ্রিস্ট ধর্মের একজন করে নবী আছেন খ্রিস্ট ধর্মের নবীর নাম হলো নবী ঈসা ইহুদি ধর্মের একজন ধর্মগুরু আছেন যার নাম হলো নবী মুসা আলা হিন্দু ধর্মের ধর্মগুরু একজন আসল ছিলেন কিন্তু ইতিহাসের বিকৃতি সময়ের বিবর্তন কালের বিবর্তনে সঠিক কোনো ইতিহাস সংরক্ষিত অবস্থায় নাই বৌদ্ধ ধর্মের ধর্মগুরুকে তারা গৌতম বুদ্ধ বলে প্রচার করে থাকেন মোহতারাম হাজরেন এই যে ধর্মগুরু ধর্মপ্রণেতা ইনি হলেন ধর্মের দ্বিতীয় বৈশিষ্ট্য এবং দ্বিতীয় ভিত্তি তার উপর ভিত্তি করে পৃথিবীতে ধর্ম প্রচারিত হয় তার উপর ভিত্তি করে পৃথিবীতে ধর্ম টিকে থাকে আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লামের উপর নির্ভর করে দুনিয়াতে ইসলাম টিকে আছে কথা ঠিক না বেঠিক নবী ইসা আলহিসের উপর নির্ভর করে দুনিয়াতে খ্রিস্ট ধর্মের আগমন হয়েছিল নবী মুসা ইসলামের উপর নির্ভর করেই পৃথিবীতে ইহুদি ধর্মের আগমন ঘটেছিল যিনি ধর্মপ্রণেতা হন তার আদর্শই হয় ধর্মের আদর্শ তার কথাই হয় ধর্মের কথা তার চরিত্রই হয় ধর্মের চরিত্র তার বক্তব্যই হয় ধর্মের অপিনিয়ন কথা ঠিক না বে ঠিক আমাদের ইসলামের মধ্যে আল্লাহর নবী যে কথা বলেন নাই এমন কোন কথা ইসলামের বক্তব্য হতে পারে আল্লাহর নবী যা করেন নাই এমন কোন কাজ ইসলামের কাজ হতে পারে আল্লাহর নবী যা করতে নিষেধ করেছেন সেটা কোনোদিন ইসলামে অনুমোদিত হতে পারে পারে না তাহলে বোঝা গেল যে ধর্ম দুটি করে বুনিয়াদের উপর কায়েম হয় প্রথম বুনিয়াদ হলো কিতাবুল্লাহ আল্লাহর কিতাব ধর্মগ্রন্থ ধর্মের দ্বিতীয় বুনিয়াদ হলো নবীউল্লাহ ধর্ম প্রণেতা যার মাধ্যমে সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বুল আলমিন দুনিয়াতে ধর্ম প্রেরণ করেন পৃথিবীর প্রত্যেকটি ধর্মের দুটি করে বুনিয়াদ আছে ইসলামের ধর্মগ্রন্থের নাম হলো আল কোরআন ইসলামের নবীর নাম হলো নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম খ্রিস্ট ধর্মের ধর্মগ্রন্থের নাম হলো ইঞ্জিল শরীফ ধর্মপ্রণেতার নাম হলো নবী ঈসা আলহ ইসলাম ইহুদি ধর্মের ধর্মগ্রন্থের নাম হলো তাওরাত শরীফ ধর্মপ্রণেতার নাম হলো নবী মুসা আলহি সালাতাম সবগুলো ধর্মের দুটি করে বুনিয়াদ রয়েছে এই ভূমিকা বুঝবার পর এবার আমি ইসলামের একজন মুখপাত্র হিসাবে তাম পৃথিবীর সমস্ত ধর্মাবলম্বীদের সামনে তুলনামূলক ধর্মতত্ত্বের আলোচনা করতে গিয়ে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে মারতে পারি এই পৃথিবীতে একমাত্র ধর্ম যে ধর্মের প্রথম বুনিয়াদ খোদার কিতাব খোদার পক্ষ থেকে যেভাবে ছিল এসেছিল সেভাবেই অবিকৃত অবস্থায় টিকে আছে এই ধর্মের দ্বিতীয় বুনিয়াদ ধর্মের নবী যা কিছু বলে গেছেন যা কিছু করে গেছেন যা কিছু করতে বলেছেন যা কিছু করতে নিষেধ করেছেন অক্ষরে অক্ষরে বিশ্ববাসীর কাছে উম্মতের কাছে সংরক্ষিত অবস্থায় আছে কেমন পর্যন্ত পর্যন্ত সংরক্ষিত থাকবে এই অনন্য বৈশিষ্ট্যের দাবি করতে পারে একমাত্র ইসলাম একমাত্র ইসলাম একমাত্র ইসলাম সবগুলো ধর্মের সঙ্গে ইসলাম ধর্মের কিতাবুল্লাহ আর ইসলাম ধর্মের নবীল্লাহ সবগুলো ধর্মের সঙ্গে তুলনা করবার সংক্ষিপ্ত সময়ের মধ্যে সম্ভব নয় শুধুমাত্র বাকি অন্য সকল ধর্মগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী যেই ধর্মটা এই পৃথিবীতে বর্তমানে সর্বদিক থেকে ম্যান পাওয়ারের দিক থেকে টাকার শক্তির দিক থেকে সামরিক শক্তির দিক থেকে ধর্মীয় সংখ্যার দিক থেকে এবং ধর্মের দলিল প্রমাণের দিক থেকে ইসলামের পরে সারা পৃথিবীব্যাপী সবচেয়ে শক্তিশালী ধর্মের নাম হলো খ্রিস্ট ধর্ম কথা ঠিক খ্রিস্ট ধর্ম হলো অন্য সবগুলো ধর্মের মধ্যে সব দিক থেকে শক্তিশালী জনসংখ্যার দিক থেকে শক্তির দিক থেকে অর্থনীতির দিক থেকে এমনকি ধর্মীয় প্রমাণ ভিত্তির দিক থেকেও অন্য সবগুলো ধর্মের মধ্যে সবচেয়ে শক্তিশালী হলো খ্রিস্ট ধর্ম আসুন এই খ্রিস্ট ধর্মের সঙ্গে সবগুলোর চেয়ে শক্তিশালী যেটা অন্যগুলোর মধ্যে সবচেয়ে মজবুত যেটা সেটার সঙ্গেই যদি আমি আমার ইসলামের কম্পেয়ার করি তাহলে প্রথম কম্পেয়ার করে প্রথম তুলনা করে খ্রিস্ট ধর্মের ধর্মগ্রন্থ ইঞ্জিল শরীফ যদি সম্পর্কে আমি প্রশ্ন করি হে দুনিয়ার খ্রিস্ট জগৎ আমাকে শুধু একটা প্রশ্নের জবাব তোমরা দিবে আজ থেকে দুই হাজার বছর আগে যখন আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন নবী উপর ইঞ্জিল শরীফ নাজিল করেছিলেন তখন আল্লাহ নাজিল করেছিলেন এক ইঞ্জিল শরীফ আজ দুই হাজার বছর পর খ্রিস্ট জগৎ চার গ্রুপে বিভক্ত চার গ্রুপের কাছে আনাজিল আর বাহা নামে চার রকম ইঞ্জিল প্রচলিত রয়েছে আমাদের জবাব দাও চার ইঞ্জিলের মধ্যে কোনটা আসল ইঞ্জিল কোন তিনটা নকল ইঞ্জিল এই প্রশ্ন যদি বিশ্ব জগতের দুইশো কোটি খ্রিস্টানদের মুখের উপর আমরা ছুড়ে দেই আজ পর্যন্ত এই প্রশ্নের সদুত্তর জবাব দেওয়ার মতো কোন খ্রিস্টান সন্তানের জন্ম হয় নাই ওরা চার রকম বাইবেল অনুসরণ করে এবং এক বাইবেলের সঙ্গে আরেক বাইবেলের মিল নাই আজকের বাইবেলের সঙ্গে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে প্রচলিত বাইবেল এক একটা এক এক রকম আমরা খোদ বাংলাদেশে প্রচলিত বাইবেলের কপিগুলোকে একত্রিত করে দেখেছি বাংলাদেশের উত্তরাঞ্চলে যেই বাইবেল খ্রিস্টানরা প্রচার করে দক্ষিণাঞ্চলে পার্বত্য অঞ্চলের প্রচারিত বাইবেলের সঙ্গে হাজার রকম গরমিল খুঁজে পাওয়া যায় আজকের বাইবেল একরকম একশো বছর আগের বাইবেল আর একরকম রকম পাঁচশো বছর আগের বাইবেল আর রকম হাজার বছর আগের বাইবেল পৃথিবীতে খুঁজে পাওয়া বিরল দোস্ত পৃথিবীর অন্য সবগুলো ধর্মগ্রন্থের মধ্যে বিভিন্ন সংস্করণের মধ্যে এমন হাজার রকম গরমিল খুঁজে পাওয়া যায় অঞ্চল বেঁধে বিভিন্ন ধর্মগ্রন্থের মধ্যে এমন হাজার রকম গরমিল খুঁজে পাওয়া যায় যদি প্রমাণ চান তাহলে আমাদের ধর্মতাত্ত্বিকরা চোখে আঙ্গুল দিয়ে দিয়ে রেফারেন্স সহ লাইন সহ সতর সহ সবগুলো উদ্ধৃতি আমরা দিতে পারবো কিন্তু দোস্ত যদি আমাদের কোরআন সম্পর্কে জিজ্ঞাসা করেন আমাদের কোরআন সম্পর্কে জিজ্ঞাসা করেন আমাদের মাঝহাব চারটা হতে পারে দোস্ত আমাদের মাঝহাব চার হতে পারে পৃথিবীর যে কোনো প্রান্তে যান আলহামদুলিল্লাহ আল্লাহর কোরআনের মধ্যে কোনো তারতম্য নাই বাংলাদেশ থেকে কোরআন সংগ্রহ করুন চলে যান আপনি আরব ভূখণ্ডে আমার পয়গম্বরের মসজিদ নবীতে নবীজির মাথার কাছ থেকে শিওরের কাছ থেকে এক কপি কোরআন সংগ্রহ করুন এবার এই দুই কপি নিয়ে কোনো মুসলিম ভূখণ্ড নয় সরাসরি তাম পৃথিবীতে ইসলামের দুশ্মনদের প্রাণকেন্দ্র আমেরিকার ওয়াশিংটনের হোয়াইট হাউসের মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্পের ঘরের মধ্যে যদি কোনো কোরআনের কপি কপি সংগ্রহ করুন তিন কপি কোরআন পাশাপাশি রাখুন আমরা মুখস্থ চ্যালেঞ্জ করে বলে দিতে পারবো একশত চোদ্দ খানা সুরার মধ্যে কোনো তারতম্য কেউ খুঁজে পাবে না গণনার কম বেশি ছয় হাজার চল্লিশ খানার মতো আয়াত মধ্যে কোনো তারতম্য নাই একটা বাক্যের মধ্যে কোনো তারতম্য নাই একটা শব্দের মধ্যে তারতম্য নাই একটা অক্ষরের মধ্যে তারতম্য নাই একটা পেশের মধ্যে কোনো তারতম্য নাই এমনকি একটা নোক্তার মধ্যে পর্যন্ত কেউ পার্থক্য দেখাতে পারবে না আজকের কোরআন যেমন একশো বছর আগের কোরআন তেমন পাঁচশো বছর আগের কোরআন তেমন হাজার বছর আগের কোরআন তেমন দেড় হাজার বছর আগে সোনার মদিনায় আল্লাহর পয়গম্বর উম্মতে মুহাম্মদ ইয়ার কাছে তারাক তুফিকুম আমরাইন লান্তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি বলে আল্লাহর যেই কোরআন উম্মতের কাছে আমানত রেখে গেছে খোদার কসম খেয়ে বলি নবীর যুগের কোরআন আমার যুগের কোরআনের মধ্যে কেউ বিন্দুমাত্র তারতম্য খুঁজে দেখাতে পারবে না এটা শুধুমাত্র আমাদের মুখের চ্যালেঞ্জ নয় এটা শুধুমাত্র আমাদের গলার জোরের কথা নয় এটা শুধুমাত্র মুসলমানদের এক মজমার মধ্যে এক মুসলিম আত্মমর্যাদা সম্পন্ন সন্তানের বালখিল্যতা নয় ও দোস্ত বরং এটা পৃথিবীর সেই চিরন্ত এবং পৃথিবীর জাত জল্য বাস্তবতা এবং চূড়ান্ত সত্য কথা যে সত্যের সামনে তমাম পৃথিবীর সমস্ত সভ্যতাকে মাথা নত করতে হয়েছে উপায় নয় বেশি দিন আগের কথা নয় উনিশশো পঞ্চাশের দশকের কথা বলছি উনিশ শতকের মাঝামাঝি সময়ে পৃথিবীর চিকিৎসা বিজ্ঞান ইউরোপ আমেরিকায় যখন চূড়ান্ত উৎকর্ষ লাভ করলো সেই সময়ে তারা মানুষের ভ্রূণ বিজ্ঞান সংক্রান্ত একটা তথ্য আবিষ্কার করেছিল যখন দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে একজন মানুষের বীর্যকে পরীক্ষা করে চিকিৎসা বিজ্ঞান বলেছিল মাতৃগর্ভের মধ্যে যে মানুষের ভ্রূণ তৈরি হয় এই ভ্রূণ তৈরি হওয়ার পিছনে যেই জিনিসটা কার্যকর ভূমিকা রাখে সেটা হলো শুক্রকীট পুরুষের বীর্যের মধ্যে শুক্রকীট থাকে সেই শুক্রকীটি গিয়ে ডিম্বাণুকে যখন নিষিক্ত করে কামড় দিয়ে ধরে তখন সেখান থেকে মাতৃগর্ভের মধ্যে মানুষের সন্তানের ভ্রূণ তৈরি হয় পঞ্চাশের দশকের এ কথা এ কথা গবেষণা করতে করতে আল্লাহর কোরআনের কাছে যখন গেল পবিত্র কোরআন যেদিন প্রথম নাজিল হয়েছিল হেরার গুহায় পাঁচ আয়াতের মাধ্যমে পৃথিবীতে মানবতার মুক্তির মহাদর্শন আল ইসলাম যেদিন আগমন করেছিল সেদিনই আমার আল্লাহ পাক মানুষের সৃষ্টির রহস্য উদ্ঘাটন করে বলেছিলেন ইকরা বিসমি রব্বিকাল্লাজি খালাক খালাক আল ইনসান আমিন আলাক পর তোমার প্রভুর নামে যে প্রভু মানুষকে সৃষ্টি করেছেন আলাক থেকে আলাক শব্দ কোরআনে পাকের শব্দ এটার লভ শাব্দিক ব্যাখ্যা করতে গেলে আলাপ বলা হয় আল্লাতি তালিকু এমন একটা বস্তু যে বস্তু আরেকটা জিনিসকে কামড় দিয়ে ধরতে পারে মুফসরিন রামগণ তার ব্যাখ্যা করতে গিয়ে দৃষ্টান্ত দিয়েছেন যেমন নাকি যোগ ছোট্ট একটা পোকা এমনভাবে কামড় দেয় ওটা ছুটাতে গেলে তার অর্ধেক ছিঁড়ে আসবে বাকি অর্ধেক কামড় দিয়ে ধরে রাখবে মোহতারাম হাজিরেন এটাকে বলা হয় আল্লাতি তাহালিকু যেটা আরেকটা জিনিসকে কামড় দেয় কামড় দেয় তো দেয় আর কোনোদিন সেখান থেকে বিচ্ছিন্ন করা যায় না এমন একটা পদার্থ থেকে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই যে জিনিসটা আরেকটা জিনিসকে কামড় দিয়ে ধরতে পারে তার মধ্যে প্রাণের স্পন্দন থাকবার দরকার আছে না নাই জীবন থাকবার দরকার আছে না নাই জীবন না থাকলে মরা কোনো যোগ আরেকজনকে কামড় দিতে পারে না কামড় দেওয়ার জন্য তাজা হওয়া লাগে তার মানে হলো এই আল্লাহর কোরআন বলতেছে আলাপ এমন একটা বস্তু এমন একটা পদার্থ যে বস্তু কামড় দিয়ে ধরবার যোগ্যতা রাখে দ্যাট মিনস আল্লাহর কোরআন বলতেছে মানুষকে সৃষ্টি করা হয়েছিল যে পদার্থ থেকে সেই পদার্থের মধ্যে আগে থেকেই প্রাণের স্পন্দন বিদ্যমান পাশ্চাত্যের চিকিৎসা বিজ্ঞানীরা আশ্চর্যান্বিত হয়ে গেল চিকিৎসা বিজ্ঞানের চরম উন্নতির উৎকর্ষতার যুগে আমরা ল্যাবরেটরিতে গবেষণা করে করে দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা শুক্র কীটের তথ্য আবিষ্কার করলাম মানুষের বীর্যকে পরীক্ষা করে এই তথ্য কোরআনের মধ্যে আসলো কি করে এমন কোরআন তো এমন এক যুগের কোরআন যে যুগকে বলা হয় দ্য এইজ অব ডার্কনেস যে যুগকে বলা হয় মরু সভ্যতার যুগ যে যুগে বিজ্ঞান বলতে কোনো কিছুই ছিল না সেই আরব বেদুইনের সভ্যতার যুগে নবী মোহাম্মদ আরবি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যার তার বৈশিষ্ট্য হলো নবী উম্মি তিনি পৃথিবীর কোন শিক্ষালয়ে কোন বিদ্যালয়ে এক মিনিটের জন্য কোন মানুষের সামনে হাঁটু গেড়ে শিক্ষা গ্রহণ করবার জন্য বসেননি এমন একজন শিক্ষাহীন নবী নবী মোহাম্মদ আরবি সাল্লাহ আলহি ওসাল্লাম যে গ্রন্থ প্রচার করলেন সেই গ্রন্থের মধ্যে মানব ভ্রূণ বিজ্ঞান সংক্রান্ত এই আদি তথ্য কিভাবে অন্তর্ভুক্ত হলো থ খেয়ে গেল চোরের মন সবসময় পুলিশ পুলিশ কথা ঠিক না বেঠিক যে চোরা আসে যারাই দেখে তারাই চোরা মনে করে রাতের বেলায় গভীর রাত্রিতে একজন চোরা সারা এলাকা চুরি করে গ্রাম থেকে চুরি করে এসে পুকুরের ঘাটলায় এসেছে হাত পা ধুতে এসে দেখে যে পুকুরের অপর ঘাটলায় আরেকজন হাত পাও ধুইতেছে চোরায় মনে করে মনে করেছিলাম এই এলাকায় আমি একা চোরা দেখা যায় যে আমার চেয়ে বড় আরেক চোরা আছে যে আমার আগে চুরি করে হাত পাও ধুচ্ছে অপর পারে তাহাজুদের নামাজ পড়বার জন্য আল্লাহওয়ালা বুজুর্গ উজু করতে পুকুরের ঘাটলায় এসে মনে করতেছেন হায় হায় মনে করেছিলাম এই এলাকায় মনে হয় আর কেউ তাহাজুদের নামাজ পড়ে না যাক বাঁচা গেল আল্লাহ পাক এই যুগে আমার চেয়ে বড় বুজুর্গ রেখেছেন পুকুরের অপর পারে মনে হয় সে উজু করতেছে তাহাজুদের নামাজ পড়বার জন্য কথা ঠিক না বেঠিক কি বুঝলেন সোরা তাহাজুদ গুজার কে সোরা মনে করে তাহাজুদ গুজার সোরাকে তাহাজুদ গুজার মনে করে কথা ঠিক না বেঠিক খ্রিস্ট ধর্মাবলম্বীরা তাদের কিতাবুল্লার মধ্যে তাদের তাওরাতের মধ্যে তাদের ইঞ্জিলের মধ্যে যুগে যুগে সময়ের পরিবর্তনকে ধারণ করবার জন্য সময়ের চাহিদাকে ধারণ করবার জন্য খোদার কিতাব ইঞ্জিলের মধ্যে ইচ্ছা মোতাবেক পরিবর্তন করে খোদার কিতাবকে তারা ধ্বংস করে দিয়েছে মনে করেছে ওরা যেমন চোর খোদার কিতাবকে নিজেরা পরিবর্তন করেছে মনে করেছে ইসলাম ধর্মাবলম্বীরাও মনে হয় খ্রিস্টানদের বিজ্ঞানের এই তথ্য আবিষ্কার হওয়ার পর নতুন করে উপরে মুসলমান চিকিৎসা বিজ্ঞানীরা মনে হয় এই আয়াতখানা আল্লাহর কোরআনের মধ্যে নতুন করে সম্পাদনা করেছে বলেন নাউজুবিল্লা মুসলমানদের কোরআনের মধ্যে সম্পাদনার কোনো সুযোগ আছে নতুন করে কোন তথ্য ইনক্লুড হওয়ার সুযোগ আছে নতুন করে একটা নোক্তা ঢুকবার কোন সুযোগ আছে আলহামদুলিল্লাহ যুগের সমস্ত আধুনিকতাকে আল্লাহর কোরআন ধারণ করে কোরআন নাজিল হয়েছে বদলে জামানা লাখো মগর কোরআন না বদলা পৃথিবীতে যত তন্ত্র আসবে যত মন্ত্র আসবে আল্লাহর কোরআন হলো শুদ্ধতার মানদণ্ড কোরআনের সঙ্গে যেটা মিলবে সেটাই মানবতার কল্যাণকারী কোরআনের সঙ্গে যার বৈপরীত্য তৈরি হবে সেটাকে আমরা দায়িত্বহীন ভাবে বলতে চাই তার দ্বারা বিশ্ব মানবতার কল্যাণ হতে পারে না সেটা মানবতার জন্য ধ্বংসের জীবাণু কাজেই কোরআনের মধ্যে পরিবর্তন করবার সুযোগ আছে সুযোগ নাই পাশ্চাত্যের খ্রিস্টানরা ব্যাপারটাকে পরীক্ষা করবার জন্য তারা সন্ধান করতে লাগলো পৃথিবীর পুরাতন আমলের কোনো কোরআন পাওয়া যায় কিনা পুরাতন আমলের কোনো কোরআন পাওয়া যায় কিনা খুঁজতে খুঁজতে এক কপি কোরআনের সন্ধান পাওয়া গেল যেই কোরআন পাঁচশো বছর আগের নয় হাজার বছর আগের নয় আল্লাহর পয়গম্বর নবী মোহাম্মদ আরবি সাল্লাহ আলহি ওসাল্লাম এন্তেকাল করবার মাত্র পনেরো বছরের মাথায় তৃতীয় খলিফা ওসমান জিন্নুরাইন রদি আল্লাহ তালহুর যুগে পৃথিবীর পয়লা কোরআন হিসেবে যে কোরআন লিপিবদ্ধ হয়েছিল যেই কোরআন খলিফা ওসমানের ঘরে সংরক্ষিত ছিল যেই কোরআন দেখে তিনি প্রতিদিন তেলাবাত করতেন সেই কোরআন দেখেই তিনি তেলাওয়াত করতেছিলেন পঁয়ত্রিশ হিজড়ির হজ মাসের আঠাশ তারিখ সেই সময় হঠাৎ করে দূর থেকে আততায়ী তীর নিক্ষেপ করলো তীর এসে খলিফা ওসমানের কলা কপালে বিদ্ধ হলো কপাল থেকে রক্ত ফিনকি দিয়ে আল্লাহর কোরআনের আয়াত সুরতুল বাকারার ফাসায়াকফি আলিম এই আয়াতের মধ্যে গিয়ে রক্ত ফিনকি দিয়ে পড়লো খলিফা ওসমানের শাহাদাতের রক্তের স্মৃতি চিহ্ন জড়িয়ে আজও পর্যন্ত পৃথিবীর ইতিহাসের পয়লা কোরআন তাসখন্দের জাতীয় জাদুঘরের মধ্যে সংরক্ষিত আছে তারা নতুন কোরআনের সঙ্গে পুরাতন কোরআনের কম্পেয়ার করলো কম্পেয়ার করতে করতে আল্লাহর কোরআনের সুরতুল ফাতেহা থেকে ৩০ নম্বর পাড়ার সুরতুল আলাকের মধ্যে এসে মাথা হেট হয়ে গেল বনে গেল দেখলো আজকের নতুন কোরআনে যেভাবে লেখা আছে খালাকাল ইনসান আমিন আলাক আমার আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন শুক্রকীট থেকে তেমনি ভাবে দেড় হাজার বছর আগে আমার পয়গম্বরের পনেরো বছরের মাথায় লিপিবদ্ধ কোরআন সেই কোরআনে আজও পর্যন্ত জল জল লাল করে লেখা আছে ইনসান আমিন আমার আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন আলাপ থেকে এটা স্পষ্ট ইতিহাস পৃথিবীর জ্বলন্ত ইতিহাস অবিস্মরণীয় ইতিহাস আল্লাহর কোরআনের সঙ্গে যারা যখন টক্কর দিতে এসেছে আল্লাহর কোরআনের মধ্যে যারা যখন কোনো অসঙ্গতি প্রমাণ করতে এসেছে আল্লাহর কোরআনের মধ্যে যারা যখন কোনো দুর্বলতা প্রমাণ করতে এসেছে কোরআনের দুর্বলতা প্রমাণ করতে পারে নাই আল্লাহর কোরআনের মধ্যে অসঙ্গতি প্রমাণ করতে পারে নাই মাথা অনত করে লেজ গুটিয়ে পেছন দরজা দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আজও মনে রাখবেন আল্লাহর কোরআনের বিপক্ষে যারা দাঁড়ায় কোরআনের মধ্যে কোরআনের তথ্য সূত্রগুলোকে দুর্বল যারা প্রমাণ করতে চায় ওরা পৃথিবীর ইতিহাস থেকে নিশ্চিন্ন হয়ে যায় খোদার কোরআন শাশ্বত বৈশিষ্ট্য নিয়ে মাথা উঁচু করে দিকে আসে কেমন পর্যন্ত টিকে থাকবে ইনশাল্লাহ কথা ঠিক না বেঠিক কাজেই পৃথিবীতে একমাত্র ধর্মগ্রন্থ যেটা যুগের সমস্ত চ্যালেঞ্জকে মোকাবেলা করতে পারে মোহতারাম হাজিরিন আপনারা জানেন দুনিয়া থেকে ইসলামকে নির্মূল করবার জন্য বেইমানের দল কম প্রচেষ্টা করছে না সারা দুনিয়াটাকে আজকে কসাইখানায় রূপান্তর করেছে দুনিয়ার নীল নদের পানি আজকে লাল দরিয়ায় রূপান্তরিত হয়েছে আজকে মুসলমানদের ফোরাতের নদী মুসলমানদের বুকের রক্ত দিয়ে লাল আজকে মুসলমানদের নাফ নদী মুসলমানদের সন্তানদের লাশ দিয়ে নাফ নদীর খরস্রোতা পানির স্রোত বন্ধ হয়ে গিয়েছে আজকে বঙ্গোপসাগরের উত্তাল তরঙ্গে মুসলমান মা বোনদের হাজারো লাশ ভেসে যাচ্ছে তোমরা আমাদের মা বোনদেরকে হত্যা করছো আমাদের সন্তানগুলোকে খুন করছো আমাদের বাপ ভাইদের রক্ত দিয়ে তোমাদের হাতকে রঞ্জিত করছো ইসলামকে নির্মূল করবার জন্য বোকার দল একটা কথা শুধু মনে রাখবা যতদিন পর্যন্ত মুসলমান মরবে প্রতি মুসলমানের প্রতি ফোটা রক্ত দিয়ে ইসলাম শুধুমাত্র নতুন করে জিন্দা হবে ইঙ্গ মার্কিন পশ্চিম অসভ্য শক্তির দোসর আসো বাগদাদকে মুসলমানদের রক্ত দিয়ে রঞ্জিত করবার প্রয়োজন নাই ইসলামকে ধ্বংস করতে চাও আফগানিস্তানের মাটিকে তামায় রূপান্তরিত করবার প্রয়োজন নাই ইসলামকে ধ্বংস করতে চাও তমাম পৃথিবীর মানুষের শান্তির ঘুম কেড়ে নেওয়ার দরকার নাই ছোট্ট সহজ ব্যবস্থা ওয়াইং কুন্তুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আব্দিনা فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله আমেরিকার জাতিসংঘের নেতৃত্বে বোর্ড বানাও সারা পৃথিবী থেকে তল্লাশি করে সমস্ত বৈজ্ঞানিক সমস্ত ভাষাবিদ সমস্ত বুদ্ধিজীবী সমস্ত জ্ঞানী সমস্ত দার্শনিকদেরকে বোর্ডে বসাও আনলিমিটেড টাইম দেওয়া থাকলো কে আমাদের পর পর্যন্ত সময় দেওয়া থাকলো আল্লাহর কোরআনের সুরতুল বাকারার সমান নয় কোরআনের একশত চোদ্দখানা সুরার মধ্যে সবচেয়ে কনিষ্ঠতম সুরা সুরতুল কাউসারের মতো একটা সুরা রচনা করে সামনে উপস্থাপন করো সারা দুনিয়া থেকে আমরা ইসলামকে প্রত্যাহার করে নেব কিন্তু আমার ছোট মুখের বড় চ্যালেঞ্জ খোদার কসম খেয়ে বলি দেড় হাজার বছর পর্যন্ত আল্লাহর কোরআনের সুরতুল পাকড়ার মধ্যে এই আয়াত জল জল করে লেখা আছে আজও পর্যন্ত দুনিয়াতে কোনো পাপের বেটার জন্ম হয় নাই কোরআনের এই আয়াতের চ্যালেঞ্জকে গ্রহণ করবে কেয়ামত পর্যন্ত হবে না সুতরাং ইসলামের দুশ্মনেরা মনে রাখো তোমরা মুসলমানদেরকে খুন করে ইসলাম ধ্বংস করতে পারবা না আমরা যুগে যুগে প্রমাণ করেছি ইসলাম জিন্দা হতা হয় হার কারবালাকে বাদ কারবালায় হোসাইনের রক্ত দিয়ে ইসলাম নির্মূল হয় নাই নতুন প্রাণ ফিরে পেয়েছে বালাকোটে সৈয়দ আহমদ শহীদের রক্ত দিয়ে ইসলাম নির্মূল হয় নাই ইসলাম জিন্দা হয়েছে শামিলের রণাঙ্গনে হাফেজ জামিনের রক্ত দিয়ে ইসলাম মরে না ইসলাম জিন্দা হয়েছে চত্বরের ইমান ইমানদার নবী প্রেমিক জনতার রক্তে ইসলাম মরে নাই ইসলাম জিন্দা হয়েছে কাজেই ইসলাম নির্মূল করতে চাও রক্তপাত করে সম্ভব নয় কথা ঠিক না বে ঠিক মোহতারাম হাজরিন সময় সমাপ্তির দিকে আখেরি কথা বলে আমি আমার আলোচনা শেষ করব বলেছিলাম আলহামদুলিল্লাহ এই পৃথিবীতে একমাত্র ধর্মগ্রন্থ ইসলামের ধর্মগ্রন্থ আল কোরআন যেটা আল্লাহর পক্ষ থেকে সৃষ্টিকর্তার পক্ষ থেকে যেভাবে দুনিয়াতে আগমন করেছিল কোনো ধরনের পরিবর্তন ছাড়া দেড় হাজার বছর পর্যন্ত এভাবেই উম্মতে মুসলিমার কাছে সংরক্ষিত আছে অন্য কোন ধর্মর গ্রন্থ এই চ্যালেঞ্জ মোকাবেলা করবার হিম্মত নাই সমস্ত ধর্মগ্রন্থগুলো বিকৃতির শিকার সমস্ত ধর্মগ্রন্থগুলো পরিবর্তন হয়ে গিয়েছে মানুষের নানা ধরনের বিকৃতি আর পরিবর্তনের মাধ্যমে এগুলো এখন আর আল্লাহর গ্রন্থ নাই এগুলো আর খোদার কিতাব নাই এগুলো ভণ্ডদের নানা ধরনের বিকৃতি আর ধান্দাবাজির শরিক হয়ে গেছে দুই নম্বর বুনিয়াদ ইসলামের আলহামদুলিল্লাহ ইসলামের যে পয়গম্বর নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি যদিও আমাদের মাঝে জীবন্ত নাই কিন্তু তিনি জীবন্ত না থাকলে কি হবে মদিনা মক্কায় আল্লাহ নবীর সঙ্গে যারা সকল সাহাবাহাম ছিলেন তারা যেমন নবীর আদর্শ বলতে পারতেন দেড় হাজার বছর পর চোদ্দশো বছরের দূরত্ব ঘুচিয়ে মদিনা থেকে সবুজ বাংলার ছয় হাজার কিলোমিটারের দূরত্ব ঘুচিয়ে আমরা আল্লাহর পয়গম্বর সম্পর্কে তার নবুবতের তেইশ বছরের জিন্দগির একটা একটা ইনফরমেশন বিশ্ব মানবতার সামনে উপস্থাপন করতে আজকে প্রস্তুত আমি নিজেই পারবো আলহামদুলিল্লাহ বলতে পারবো যদি তুমি জানতে চাও মসজিদের মধ্যে ইমামতি কিভাবে করতে হয় আমি আল্লাহ নবীর ইমামতির আদর্শ বলবো মসজিদে মুক্তাদি হয়ে কিভাবে নামাজ পড়তে হয় আল্লাহ নবীর আদর্শ থেকে আমি বলতে পারবো নামাজের জন্য উজু কিভাবে করতে হয় আল্লাহ নবীর আদর্শ থেকে আমি বলতে পারবো নামাজের জন্য তহারতের জন্য গোসল কিভাবে করতে হয় নবীর জীবন থেকে আমি তোমাকে বলতে পারবো শুধুমাত্র ধর্ম জীবন নয় তুমি ব্যবসা করবা কিভাবে ব্যবসা করতে হয় আমার নবীর জীবনের ব্যবসার চরিত্রগুলো আমি তোমার সামনে তুলে ধরতে পারবো তুমি যদি চাকরি করতে চাও কিভাবে চাকরি করতে হয় আমার নবীর জীবন থেকে আমি তোমার সামনে বলতে পারবো তুমি যদি একজন সেনানায়ক হিসাবে যুদ্ধ পরিচালনা করতে চাও একজন বীর সেনাপতি কিভাবে তার বাহিনীকে পরিচালনা করতে হয় আমার নবীর জীবন থেকে সেনানায়কের আদর্শগুলো আমি তোমাকে বলতে পারবো তুমি যদি একজন বিচারক হিসেবে বিচার কার্য পরিচালনা করতে চাও আমি এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিচারকের আদর্শ হিসেবে আমি আমার নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের বিচারের অসংখ্য দৃষ্টান্ত তোমার সামনে উপস্থাপন করতে পারবো তুমি যদি একজন রাষ্ট্রনায়ক হিসেবে রাষ্ট্র পরিচালনা করতে চাও আমার পয় পেগম্বরের রাষ্ট্র পরিচালনার আদর্শগুলো আমি তোমার সামনে তুলে ধরতে পারবো তুমি যদি একজন স্বামী হিসেবে আদর্শ স্বামী হয়ে স্ত্রীর তুমি যদি মন জয় করতে চাও সর্বশ্রেষ্ঠ স্বামী নবী মোহাম্মদের আদর্শ আমি তোমার সামনে তুলে ধরতে পারবো তুমি যদি সন্তান হিসেবে পিতামাতার অধিকার আদায় করতে চাও আমি সর্বশ্রেষ্ঠ সন্তান আমার নবীর জীবন থেকে সে আদর্শ তোমার সামনে বলতে পারবো তুমি যদি বাবা হিসেবে সন্তানের প্রতি দায়িত্ব পালন করতে চাও আমার নবীর জীবন থেকে আমি সে আদর্শ তোমার সামনে তুলে ধরতে পারবো পারবো কিভাবে শত্রুর সঙ্গে আচরণ করতে হয় কিভাবে মিত্রের সঙ্গে আচরণ করতে হয় কিভাবে বন্ধুত্বের মর্যাদা রক্ষা করতে হয় কিভাবে শত্রুর সঙ্গে সভ্যতা সৌজন্যতা রক্ষা করতে হয় ও দোস্ত খোদার কসম খেয়ে বলি একজন মানুষের জীবনের শুরু থেকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দোলনা থেকে কবর পর্যন্ত ঘর থেকে নিয়ে রণাঙ্গন পর্যন্ত ব্যবসার দোকান থেকে নিয়ে শুরু করে রাষ্ট্রনায়কের চেয়ার পর্যন্ত এবং মসজিদের ইমামত থেকে নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারালয় পর্যন্ত যা কিছু তুমি জানতে চাও আসো আমাদের কাছে আমরা আল্লাহর পয়গম্বরের জীবন থেকে তোমাদের সামনে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদর্শ দিতে পারবো কথা ঠিক না বেঠিক শুধু নবীর জীবনের কথাগুলো নয় আমরা আমাদের নবীকে অক্ষরে অক্ষরে বলতে পারবো আমার নবী কেমন ছিল জানতে চাও আমি আমার নবীর ডিটেলস আমার নবীর চরিত্র আমার নবীর সিরত আমার নবীর সুরত আমার নবীর হলিয়া মুবারক আমার নবীর মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সাড়ে তিন হাফ বডির ইঞ্চি ইঞ্চি জায়গার বিবরণ আমি তোমাদেরকে দিতে পারবো আমি বলতে পারবো আমার নবীর মাথার চুল কেমন ছিল আমার নবীর মাথার চুল বেশি কোকড়ানো ছিল না বেশি সোজা ছিল না মাঝামাঝি ছিল আমার নবীর চুল কখনো হলক করা থাকতো কখনো লিম্মা থাকতো কান পর্যন্ত কখনো কাদের বড় মাঝখান পর্যন্ত কখনো কাপ পর্যন্ত লিম্মা থাকতো জুম্মা থাকতো ওফরা থাকতো আমার নবীর কপাল কেমন ছিল আমি বলতে পারবো আমার নবীর কপাল ছিল প্রশস্ত কপাল নবীজির কপালের মধ্যখানে একটা রক ছিল রাগা রাগান্বিত হওয়ার অবস্থায় রক্তটা দূর দূর করে কেঁপে উঠত আমার নবীর চেহারার রং কেমন ছিল আমি বলতে পারবো দুধে আলতা মিশানো রং ছিল আমার নবীর চেহারার রং আমার নবী রাগান্বিত হলে কেমন হতো আমি বলতে পারবো আমার নবী রাগান্বিত হলে নবীর চেহারার রূপ কেমন ধারণ করত আমি বলতে পারবো ফাঁকা আন্নামা ফুকিয়া ফি ওয়াজিনাতাইহি হাব্বুর রুম্মান আমার নবী রাগান্বিত হলে মনে হতো নবীর চেহারার মধ্যে বেদার রস ছিটিয়ে দেওয়া হয়েছে Yeah! আমার নবী হাসলে কিভাবে হাসতেন আমি বলতে পারবো জিল্লু জেহকিহি আত্মাবাসম আমার নবী সারা জিন্দগির তেষট্টি বছর বয়সে কোনোদিনও নবী অট্ট হাসি দেন নাই হাত্তা আরামিনহুল্লাহওয়াতিহি কোনোদিনও হাসতে গিয়ে নবীর মায়ের দাঁত দেখা যায় নাই আমার নবীর হাসি ছিল মুচকি হাসি নবীর হাসির দ্বারা ঠোঁট আর বেশির চেয়ে বেশি সামনের দাঁতের আগাগুলো দেখা যেত এর চেয়ে বেশি দেখা যেত না আমার নবী মুচকি হাসতেন আমার নবীর নাক কেমন ছিল আমি বলতে পারবো ইগল পাখির ঠোঁটের মতো ঈষৎ বাঁকানো ছিল আমার নবীর ঠোঁট আমার নবীর ঠোঁটগুলো কেমন ছিল নাকগুলো কেমন ছিল বলতে পারবো কথা বলবার সময় আমার নবীর মুখ থেকে এমন নূর বের হতো মনে হতো যেন নবীর মুখ থেকে মুক্তার দানাগুলো ছড়িয়ে পড়ছে আমি বলতে পারবো আমার নবীর কাতটা কেমন ছিল আমার নবীর কাত প্রশস্ত ছিল আমি বলতে পারবো আমার নবীর বক্ষটা কেমন ছিল প্রশস্ত ছিল বুকের মধ্যখান থেকে একটা পশমের গভীর নাভির রেখা একটা পশমের ঘন রেখা নবীজির নাভি পর্যন্ত নেমে গিয়েছিল আমি বলতে পারবো আমার নবীর হাতের তালু কেমন ছিল ওল্লাহি মা মাসিস্তু হারিরান ওলা দিবাজান কাফির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে কোন রেশম পৃথিবীতে কোন ফোম কোন জিনিস আমার নবীর হাতের মতো নরম এবং মোলায়েম ছিল না আমি বলতে পারবো আমার নবীর পায়ের তালুটা পর্যন্ত কেমন ছিল আমার নবীর পায়ের তালু ছিল হামসানুল আহমাসিন পায়ের যে গোড়ালির নিচে পায়ের তালুর নিচে যে জায়গাটা একটু গর্ত আছে আমার নবীর পায়ের তালুর মধ্যে গর্তটা একটু বেশি ছিল আমি বলতে পারবো আমার নবী সমতল ভূমিতে কেমন হাঁটতেন কান্নামায়ান সব্যমিন হাতাতিন মনে হতো নবীজি উপর থেকে নিচের দিকে নামছে আমার নবী কিভাবে শুইত আমি বলতে পারবো আমার নবীজি কোনোদিনও দু পা ছড়িয়ে দিয়ে ঘুমান নাই আমার নবী কিভাবে বসতেন আমি বলতে পারবো আমার নবী কিভাবে খেতেন আমি বলতে পারবো আমার নবী খেতেন কিভাবে একজন দাস যেমন তার মালিকের সামনে ঘুমায় আমার নবী খোদার দরবারে সেভাবেই ঘুমাতেন আমার নবী সেভাবেই খেতেন খোদার দরবারে একজন দাস যেভাবে খেতে পারে আমার নবীর জিন্দগির এক একটা আদা এক একটা কথা এক একটা হালাত এক একটা অবস্থা নবের তেইশ বছরের জিন্দগির রাতের কথা দিনের কথা সফরের কথা ঘরের কথা আমার পায়গম্বরের নবুয়তের তেইশ বছরের জীবন দুনিয়ার মানুষের সামনে আমরা খুলে খুলে পৃষ্ঠা সহ বর্ণনা করতে পারবো বলতে পারেন হুজুর কিভাবে বলবেন আপনি কি নবীর চেহারা দেখেছেন কিভাবে বলবেন আপনি কি নবীর সঙ্গে হেঁটেছেন আপনি কিভাবে বলবেন আপনি কি নবীর হাসি দেখেছেন আপনি কিভাবে বলবেন আপনি কি নবীর কথা শুনেছেন আপনি কি নবীর সঙ্গে বদরহত খন্দক হোদাই বিয়া আর তাবুকের ময়দানে ছিলেন আপনি কি নবীর সঙ্গে ফথে মক্কার বিজয়ের ভাষণ শুনেছেন আপনি কি বিদায় হজের ভাষণ শুনেছিলেন আপনি কি নবীর ইন্তেকালের সময় নবীজির শিওরে ছিলেন আমি বলবো যে না আমি ছিলাম না কিন্তু আমি না থাকলে কি হবে আমার দেড় হাজার বছরের দূরত্ব ঘুচিয়ে ছয় হাজার কিলোমিটারের দূরত্ব ঘুচিয়ে আমার কাছে চোদ্দশো বছর আগের নবীকে জিন্দা নবী হিসেবে আমার কাছে উপস্থাপন করবার বিশ্বের কাছে পরিচয় করিয়ে দেওয়ার সূত্র আমার কাছে আছে বলবেন কিভাবে আছে বলবেন কিভাবে আছে আমি বলবো যদিও আমি নবীকে দেখি নাই নবীর সঙ্গে বিচরণ করি নাই নবীর সোহবত পাইনি কিন্তু আমার জীবনে এমন একজন সোনার মানুষের সন্ধান আমি পেয়েছি যে মানুষ আমাকে অক্ষরে অক্ষরে আমার নবীরকে আমার সামনে উপস্থাপন করেছে যার নাম বিংশ শতাব্দীতে উপমহাদেশে হাদিস শাস্ত্রের মুকুটহীন সম্রাট হাদিসের বুখারি শরীফের কিংবদন্ত সম্রাট শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই তিনি আমার কাছে বলেছেন বলবেন হুজুর কি আল্লাহ নবীকে দেখেছেন আমি বলবো যে না শাইখুল হাদিস আল্লাহ নবীকে দেখেননি ডাজেন্ট ম্যাটার এটাও কোনো ব্যাপার নয় কারণ তিনি তার জীবনে আরেকজন সোনার মানুষের সন্ধান পেয়েছিলেন যার নাম হলো মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ তিনি তাকে নবীর কথাগুলো শিখিয়েছেন একই প্রশ্ন তিনিও তো আল্লাহ নবীকে দেখেন নাই আমি বলবো সমস্যা নাই কারণ তিনি আরেকজনকে দেখেছিলেন যার নাম হলো শেখুল আরব শেখুল আজম শেখুল ইসলাম হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই বলবেন তিনিও তো দেখেন নাই আমি বলবো সমস্যা নাই তিনি দেখেছিলেন শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইকে তার একজন শিক্ষক আছে যার নাম হুজ্জতুল ইসলাম কাসেমুল খায়রাত ইবুল হলুম কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই তার একজন শিক্ষক লেখক আছে যার নাম হলো শাহ আব্দুল গনি মুজদ্দিদি রহমতুল্লাহ আলাই তার একজন শিক্ষক আছে তার নাম হলো শাহ ইসহাক মুহাদ্দাস দেহলভি রহমতুল্লাহ আলাই তার একজন শিক্ষক আছে তার নাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দাস দেহলভি রহমতুল্লাহ আলাই তার একজন শিক্ষক আছে তার নাম ইমামুল হিন্দ মুসনাদুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দাস দেহলভি রহমতুল্লাহ আলাই তার একজন শিক্ষক আছে তার নাম শেখ আবু তাহের মোহাম্মদ ইবনে ইব্রাহিম আল কুর্দি রহমতুল্লাহ আলাই তার শিক্ষকের নাম শেখ ইব্রাহিম আল কুর্দি রহমতুল্লাহ আলাই তার শিক্ষকের নাম শেখ আহমদ ইবনে মোহাম্মদ আল কুশাসি রহমতুল্লাহ আলাই তার শিক্ষকের নাম শেখ মোহাম্মদ ইবনে আব্দুল কুদ্দুস সিন্নাবি রহমতুল্লাহ আলাই তার শিক্ষকের নাম শেখ জহির শামসুদ্দিন মোহাম্মদ ইবনে আহমদ রমলি রহমতুল্লাহ আলাই তার শিক্ষকের নাম শেখ জৈনুদ্দিন জাকারিয়া আল আনসারি রহমতুল্লাহ আলাই তার শিক্ষকের নাম শেখ শিহাবুদ্দিন আহমদ ইবনে হাজার আল আসকালানি সাহেব ফতহুল বারি রহমতুল্লাহ রহমতুল্লাহ আলাই তার শিক্ষকের নাম শেখ আবুল আব্বাস আহমদ ইবনে আবি তালেব রহমতুল্লাহ আলাই তার শিক্ষকের নাম শেখ আব্দুল্লাহ ইবনে ঈসা আসিজি রহমতুল্লাহ আলাই তার শিক্ষকের নাম শেখ আবু আব্দুর রহমান মুজফর ইবনে দাউদি শেখ আব্দুর রহমান ইবনে মুজফর দাউদি রহমতুল্লাহ আলাই তার শিক্ষকের নাম শেখ আবু মোহাম্মদ আব্দুল্লাহ ইবনে আহমদ আসরাকসি রহমতুল্লাহ আলাই তার শিক্ষকের নাম শেখ মোহাম্মদ ইবনে ইউসুফ আল ফিরাব্বি রহমতুল্লাহ আলাই তার শিক্ষকের নাম আমিরুল মুমিনিন ফিল হাদিস হাদিস আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারি রহমতুল্লাহ আলাই তার শিক্ষকের নাম ইমাম আল আবদুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাই তার শিক্ষকের নাম ইমামুল ফুকহা ইবাল মুহাদ্দিসিন ইবনুল হাসান আশাইবানী রহমতুল্লাহ আলাই তার শিক্ষকের নাম কাজিল কুজাদ ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই তার শিক্ষকের নাম ইমামুল মুহাদ্দিসিন ইমামুল ফুকহা ইমামুল কুল ইমামুদ দুনিয়া নোমান ইবনে সাবেদ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তার শিক্ষকের নাম শেখ হাম্মদ রহমতুল্লাহ আলাই তার শিক্ষকের নাম শেখ ইব্রাহিমে নাকাই রহমতুল্লাহ আলাই তার শিক্ষকের নাম শেখ আলকমা রহমতুল্লাহ আলাই তার শিক্ষকের নাম আফকাহুস বাদল বাদাল খোলাফা ইল আরবা সাহেবুত তুহুর ইবান নালাইনি ওয়াল বিসাদা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সরাসরি দেখেছেন সরাসরি শুনেছেন ইমামুল মুরসালিন সাইয়্যিদুল ইনসি ওয়াল জান নবীর রহমা বিশ্ব মানবতার মুক্তির মহাদূত এটা আমার ব্যক্তিগত কোনো ক্রেডিট নয় এটা দুনিয়ার একমাত্র উম্মতে মুসলিমার পনে দুইশো কোটি মুসলমানের জাতীয় সম্পদ আমরা এভাবে দেড় হাজার বছরের ইতিহাস রেফারেন্স সহ শুধু নামগুলো বললাম বিশ থেকে পঁচিশটা নাম শুধু বিশ থেকে পঁচিশটা নাম নয় আশি হাজার হাদিস বর্ণনাকারীর জীবন বৃত্তান্ত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাদের বিস্তারিত ইতিহাস সহ আল্লাহর পয়গম্বরের হাদিস আমরা বর্ণনা করব। কি পরিমাণ মেশকাত শরীফের একটা হাদিসের কিতাব খুলব এক বৈঠকে ছয় হাজার হাদিস বলবো বুখারি শরীফের হাদিসের কিতাব খুলব আট হাজার হাদিসের বলবো মুসনাদ ইমাম আহমদ ইবনে হাম্বল খুলব এক বৈঠকে তিরিশ হাজার হাদিস বলবো মুসান্নাফি ইবনে আবি সাহেবা খুলব এক মজলিসে চল্লিশ হাজার হাদিস any time in any place যে কোনো সামনে আমরা বলতে প্রস্তুত শুধু একটু কথা বলতে চাই অন্য ধর্মাবলম্বীদের কিছুই বলবো না শুধু বলবো খ্রিস্টান ধর্মাবলম্বীদেরকে অন্য ধর্মের প্রণেতা তো আরো বহু প্রাচীন বহু প্রবীণ তাদেরকে বলে তো কয়ে লাভ নাই সর্বশেষ যেটা একটু সম্ভাবনা আছে তাদেরকে বলি হে খ্রিস্ট জগৎ তোমাদের নবী ইসা আলি ইসলাম আমাদের নবী থেকে দেড় হাজার বছর আগের নয় এক হাজার বছর আগেরও নয় সাতশো বছর আগেরও নয় ছয়শো বছর আগেরও নয় only one five hundred seventy years পাঁচশো সত্তর বছর আগে আমার নবীর আগে তোমার নবীর জন্ম আমরা পাঁচশো সত্তর বছর পরে আমাদের নবীর জন্ম ঠিক আছে আমরা একটু পরের এই জন্য হাজার হাজার লাখো হাদিস আমরা বলতে পারি তোমাদের জন্য একটু আগের হওয়ার কারণে পনেরো ছয়শো বছর আগের হওয়ার কারণে একটু ডিসকাউন্ট একটু ছাড় দিলাম তোমাদের লক্ষ্য বলা লাগবে না দশ হাজার বলো দশ হাজার বলা লাগবে না এক হাজার বলো এক হাজারও বলা লাগবে না একশো হাদিস বলো একশো বলা লাগবে না দশটা হাদিস বলো দশটা বলা লাগবে না পাঁচটা বলো পাঁচটাও বলা লাগবে না দুইটা বলো দুইটাও বলা লাগবে না ওয়ানলি ওয়ান পিস একটা মাত্র হাদিস নবী ইসা আলহ ইসলাম কবে কোথায় কি কাজ করেছিলেন কোন কথা বলেছিলেন কি করতে বলেছিলেন অথবা কি করতে নিষেধ করেছিলেন দুই হাজার বছরের রেফারেন্স সহ নবী ইসা আলহ ইসলামের একটা বাণী একটা কথা একটা আদর্শ ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিলাম দুনিয়ার পরে দুইশো কোটি শ দুইশো কোটি খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণকারী একজন ব্যক্তি যদি বাপের বেটা থাকো আসো আমাদের সামনে বলে যাও দুই হাজার বছরের রেফারেন্স সহ নবী ঈসা আলহ ইসলামের একটা বর্ণনা ও দোস্ত চ্যালেঞ্জ করে বলে যাই ছোট মুখের বড় চ্যালেঞ্জ আমাদের এই চ্যালেঞ্জ গ্রহণ করবার মতো দুনিয়াতে উম্মতে মুসলিমা ছাড়া সারা পৃথিবীতে অন্য কোনো বাপের বেটার জন্ম হয় নাই কেন জন্ম হয় নাই কারণ আল্লাহ পাক অন্য কোন ধর্মের আদর্শকে কেয়ামত পর্যন্ত হেফাজত করবেন না কেন করবেন না কারণ অন্য কোন ধর্মকে আল্লাহ পাক কেয়ামত পর্যন্তের জন্য পাঠান নাই কেয়ামত পর্যন্তের জন্য একমাত্র সংরক্ষিত ধর্মের নাম হলো ইসলাম একমাত্র ধর্ম যে ধর্মের প্রথম গ্রন্থ আল কোরআন সংরক্ষিত অন্য কোনো ধর্মের ধর্মগ্রন্থ সংরক্ষিত নয় একমাত্র ধর্ম ইসলাম যেই ধর্মের নবীর আদর্শ উম্মতের কাছে হেফাজত আছে অন্য কোন নবীর আদর্শ পৃথিবীতে হেফাজতে নাই এ থেকে দায়িত্বহীনভাবে প্রমাণিত হয় পৃথিবীতে একমাত্র ধর্ম যেই ধর্মের মেয়াদ অবশিষ্ট আছে সেই ধর্মের নাম হলো ইসলাম কাজেই আসব তোমাদের সঙ্গে রাগের কথা নাই ক্ষোভের কথা নাই জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য উদারতার পয়গাম অন্য কোন ধর্ম অনুসরণ করে জাহান নামের চিরসা জাহান নামের আসামি হো না আসো দলে দলে ইসলামের ধর্ম গ্রহণ করো তোমার নবী ইসা বলে গেছেন ইসলাম মানতে তোমার নবী মুসা আলহিমাসাল্লাম বলে গেছেন ইসলাম মানতে তোমাদের সকলের ধর্মগুরুরা বলে গেছেন আখেরি জমানার ইসলামকে মানতে কাজেই সব ধর্মাবলম্বী আসো বিশ্ব শান্তির একমাত্র ধর্ম হলো ইসলাম সেই ইসলাম দুনিয়াতে থাকবে কি থাকবে না এই ইসলামের কোরআনের সঙ্গে হাদিসের সঙ্গে যারা টক্কর দিতে আসবে পৃথিবীর ইতিহাস থেকে তাদের নাম নিছানা মুছে যাবে ইনশাল্লাহ কোরআন সুন্নার শিক্ষাকে যারা ধরে আছে তারাই হলো আল্লাহর জমিনে ইসলামের সবচেয়ে বড় পাহারাদার আর এই আখেরি যুগে এদেশের মাটিতে কোরআন সুন্নার নির্ভরযোগ্যতম শিক্ষা ব্যবস্থার নাম হলো কৌমি শিক্ষা ব্যবস্থা কাজে ইসলামের জন্য কৌমি শিক্ষা ব্যবস্থা হেফাজতের দরকার আছে না নাই ব্রিটিশ সরকার ব্রিটিশ সাম্রাজ্য কোরআনের মক্তব ধ্বংস করতে এসেছিল কোরআনের ভাঙ্গা কুড়ে ঘরের মক্তব ধ্বংস হয় নাই কোরআনের কুড়ে ঘরের মক্তবের সঙ্গে টক্কর লেগে ব্রিটিশ সাম্রাজ্য তসমাস হয়ে গিয়েছিল আজও যারা কোরআনের সঙ্গে টক্কর দিতে আসবে চ্যালেঞ্জ করে বলতে পারি আজ না হয় কাল তারা ভেঙ্গে খান খান হয়ে যাবে কোরআন ছিল কোরআন থাকবে ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আল্লাহর কোরআন এবং নবীর সুন্নার পক্ষে থাকবার তৌফিক আমাদেরকে দেন কোরআন এবং নবীর সুন্নাকে এভাবেই শাশ্বত চির উন্নত হিসেবে দুনিয়ার বুকে টিকিয়ে রাখবার জন্য যুগে যুগে অনেক ত্যাগ আর কোরবানির নজরানা পেশ করতে হয়েছে কখনো চোখের অস্ত্র দিতে হয়েছে কখনো মাথার ঘাম ফেলতে হয়েছে আবার কখনো বুকের তাজা রক্ত দিতে হয়েছে কথা ঠিক কিনা চোখের অশ্রুত মাথার ঘাম বুকের রক্ত দিয়ে খোদার জমিনে কোরআন সুন্নাকে শাশ্বত জিন্দা রাখতে কারো কারো শপথ করবেন খোদার দরবারে শপথ করুন আল্লাহ পাক কবুল করেন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন